অংশ যেমন সিজদা যেমন রুকু এগুলি নামাজের অঙ্গ সুতরাং সিজদাতেও আল্লাহ ছাড়া কারো অংশ নেই আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হারাম এবং শির কুফুর আল্লাহ ছাড়া অন্য সামনে রুকু করা শির কফুর তার কোনো অংশীদার নেই এতে এইরকমই কুরবানি বা জবাই করা আল্লাহর এবাদত লাশারিক আল্লাহ তার এতে কোনো অংশীদার নেই সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা শির্ক আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো পশুকে ছেড়ে দেওয়া হচ্ছে শির্ক কুফরি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা যদিও আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় যদিও ইসমিল্লা বলেই জবাই করা হয় আল্লাহর নাম নিয়ে কিন্তু সেই পশুটি উৎসর্গিত হয়েছে তার নামে আল্লাহ ছাড়া অন্যের নামে অথবা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা হলো এমন কোন আস্থানা যেটি গায়রুল্লার আস্থানা নাই পীরের আস্থানায় মাজারে জবাই করলো কেউ তাহলে এই আমল হচ্ছে শের আর সেই ব্যক্তি মুশরেক লাশারি কালাহু আল্লাহর এতে কোনো অংশীদার নেই অংশীদার স্থাপিত করে দিলে তুমি এ হচ্ছে আয়াত লাশারি আলাহু হায়াতের মালিক যখন আল্লাহকে হায়াত ছিনিয়েও নিতে পারে না অনেকের ধারণা পীর যদি অসন্তুষ্ট হয় তাহলে বালা মুসিবত চলে আসবে হালাক হয়ে যেতে পারে না আমার হায়াতের মালিক সে নয় এইরকমই অমুসলিম পত্তলিক হিন্দুদের বদাকিরা তাদের দেবী দেবতা নারাজ যদি হয়ে যায় তাহলে অভিশাপ আসবে ধ্বংস হয়ে যাবে না অমাহিয়ায় আমার জীবন একমাত্র আল্লাহর জন্য তাহলে জীবনের মালিক কে একমাত্র আল্লাহ লাশারিক আল্লাহ তার কোন অংশীদার নেই এই তলাতি নসকি মাহিয়া মামাতি বলার পরে তারপরে আল্লাহ বলছেন লাশারিক আল্লাহ তার কোন অংশীদার নেই এখান থেকে তাহলে এই শিক্ষা আমরা নিতে পারি কোন অংশী নেই হায়াতের মালিক একমাত্র আল্লাহ বিল্লাহ রবিল আলমিন এতে কেউ অংশীদার নেই কারো পার্টনারশিপ নেই কেউ হায়াতের মালিক নয় তেমনি মরণের মালিক মরণ দাতা একমাত্র আল্লাহ কেউ মরণ নিয়ে আসতে পারে না এইরকমই কেউ মরণকে ঠেকাতে পারে না আল্লাহ যে মরণের জন্য সময় সীমা নির্ধারিত করেছেন স্থান নির্ধারিত করেছেন তাতে কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে কেউ পারবে না একমাত্র আল্লাহর এলেমে রয়েছে যে লোকমানের শেষ নম্বর আয়াতে পাঁচটি গায়েবের কথা বলা হয়েছে নবী সাল্লাম এই পাঁচটি জিনিসকে বলেছেন মাফাতিউল গাইব গায়েবের চাবি পাঁচটি গায়েবের বিষয় তার মধ্যে একটি হচ্ছে যে কোনো ব্যক্তি জানে না যে কোন জমিনে কোন দেশে কোনখানে তার মৃত্যু হবে তাহলে সময় স্থানে ব্যতিক্রম কেউ ঘটাতে পারে না মতের ক্ষেত্রে অথবা হায়াতের ক্ষেত্রে জীবনদান ক্ষেত্রে কার কোনখানে জন্ম হবে সম্পর্কে আল্লাহ সময় সীমা স্থান কাল নির্ধারিত করেছেন লাশারিক আল্লাহ এতে তার কোনো অংশীদার নেই না মরণ কেউ নিয়ে আসতে পারে আল্লাহ ছাড়া আর না মরণকে কেউ ঠেকাতে পারে মরণকে কেউ পিছিয়ে দিতে পারে যে সময় বাড়িয়ে দিল আপনার কোনো পীর ওলি মাজারপন্থী কবর পূজারীদের এরকম বদাকিদা অনেক রয়েছে তাদের পীরে সময় বাড়িয়ে দিতে পারে হায়াত বাড়িয়ে দিল মরা মানুষকে জীবিত করে দিল আব্দুল কাদির জেলেন নাকি মৃত মানুষকে জীবিত করেছে এর মতো বড় মুশরেক কাফের আর কেউ হইতে পারে না হিন্দুও তো মনে হয় বলবে না যে সরস্বতী হায়াত বাড়িয়ে দিয়েছে আমার মনে হয় এটা বলবেন আউজবিল্লাহ শয়তান কিভাবে এক শ্রেণীর মুসলিমদেরকে কবর পূজার মাধ্যমে কাফের মুশ্রিক করে দিয়েছে বিভ্রান্ত করেছে যে মরিদের ছেলে মারা গেছিল ছেলেকে জীবিত করে দিল জিলানি অর্থাৎ জিলানি তার মরণকে নিজের ঠেকাতে পারল না ক্ষমতা থাকলে তার মরণকে ঠেকাতো আল্লাহর অলি হয়ে চিরকাল বহাল থেকে যেত হায়াতকে বাড়িয়ে নিত তারপরে আল্লাহ এই আয়াতে কাকে সম্বোধন করেছেন বলেন তো দেখি রসুল আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন কুল হে নবী বলো ইন্না সলাতি আমার নামাজ এই কথাটি কে বলছেন আল্লাহ রসুল বলছেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ কার নামাজ রসুলের নামাজ প্রথম আল্লাহ রসুল বলছেন তারপরে আমাদেরকে বলতে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবে যে কথা তোমাদেরকে রসুল বলছেন তাই না তাহলে রসুল্লাহর নামাজ রাসুল্লাহর কোরবানি সাল্লাহাম রাসুল্লাহামের জীবন মাহিয়া আমার জীবন মানে কার জীবন রাসুল্লাহামের জীবন রাসুল্লাহামের মামাতি মামাতি মানে কে আল্লাহ রসুলের মরণ তাহলে প্রথম কথা জানলাম যে আল্লাহ রসুলের মত হয়েছে না হয়নি আর আমার দেশের কবর পূজা বলে হায়াতুন নবী আল্লাহ বলছেন মামাতি বলো কুল না আগে বলা হয়েছে না কুল এর চাই তার স্পষ্ট কি এ নবী বলো যে মামাতি আমার মরণ কার মরণ এটি রসুল্লাহ মরণ মামাত আল্লাহ রসুল ইন্তেকাল হয়েছে এর একটি দলিল আয়ত নোট করে রাখেন আল্লাহ রসুলের মরণ হবে তাই তার জীবদ্দশে তাকে বলা হচ্ছে যে তোমার মরণ এই কথা বলো যে আমার মরণ কার হাতে লিল্লাহ আল্লাহর হাতে নবী করিম সাল্লাহ কথাটি আরেকটি বলতে চেয়েছিলাম এক তো জানলেন যে আল্লাহ রসুলের মত হয়েছে যেহেতু আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বলে অমামাতি আমার মরণ ঠিক না দ্বিতীয় কথা যে আল্লাহর রসুল যখন সাল্লাহ সাল্লাম বলছেন এই কথাটি আল্লাহর আদেশে কুল হে নবী তুমি বলো এখানে চিন্তা করুন যে আল্লাহ রসুলের হায়াত আল্লাহ রসুলের মত আল্লাহ রসুলের সবকিছুই কার হাতে আল্লাহর হাতে আল্লাহ রসুল উত্তম না জিলানি উত্তম কে শ্রেষ্ঠ কাছাকাছি করতে পারবেন একজন রসুল আর আর একজন রসুলের রসুলের উম্মত রসুলের উম্মতের একজন বলা যেতে পারে আলেম একজন সৎ মানুষ ব্যাস তাবেইনদের তাবা তাবেইনদের মর্যাদায় নিয়ে যেতে পারবেন তাবেইন তাবে তাবেইন যারা সাহাবাই কেনামকে দেখেছেন তাবা তাবেইন যারা তাবেইদেরকে দেখেছেন এরা স্বর্ণযুগের মানুষ কথাটিকে বুঝেন যদি না জানা থাকে আইডিয়া না থাকে তাবেইন তাবাই তাবা তাবেইন শুনুন স্বর্ণযুগের মানে তিনটি যুগকে নবীলাম সাল্লাম স্বর্ণযুগ বলেছেন খাইরুল করুন উত্তম যুগ শ্রেষ্ঠ কাল একটি হচ্ছে আল্লাহ রসুলের যুগ সাহাবাই কেরামের যুগ তাবেইনদের যুগ অথবা আল্লাহ রসুলের যুগ সাহাবাই কেরামদের যুগ তাবেইন তাবা তাবেইনের যুগ তাহলে তাবেইন তাবা তাবেইন আর তারপরে পরে আইমা আইমা ফোকাহা মহাদ্দেসিন ইমাম আবু হানিফা শাহে মালিক আহমদ মহাদ্দেসিনরা যেমন ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই মাজা এ কুতুবে সিত্তা বলা হয় এসবের আইম্মা তাদের মর্যাদায় নিয়ে যেতে পারবেন যদি আপনি ইতিহাস জানতেন ইসলামের তো তাদের মর্যাদার কাছেও নিয়ে যেতে পারবেন না কারণ তারা স্বর্ণ যুগের আর জিলানির যুগ হচ্ছে ষষ্ঠ শতাব্দী মানে আল্লাহ রসুলের কত বছর পরে প্রায় ছশো সাড়ে পাঁচশো ছশো বছর পর একজন আল্লাহ রসুলের সাড়ে পাঁচশো ছয়শো বছর পর আসলেন তাকে আপনি যারা আল্লাহ রসুলের জামানায় এসেছেন তাহাবাই কারাম বা তাবেইন আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জামানাই বা আল্লাহ রসুল ইন্তেকালের সাথে সাথে যারা ইন্তেকাল করেছেন তাবেইন তারা আল্লাহ রসুলকে দেখেন তাবেইন তাদের কাছাকাছি নিয়ে যেতে পারবেন কখনো নিয়ে যেতে পারবেন না আপনি যদি আপনার বিবেক থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে দিন সম্পর্কে শরীয়ত সম্পর্কে তারপরেও জানি না কবর পূজারীরা কিভাবে গোমরা হয়ে জাহান্নামের পথ অবলম্বন করেছে তো নবী করিম সাল্লাম সৃষ্টির সেরা এই উম্মতের শ্রেষ্ঠ জাতি এই উম্মতের হচ্ছে সাহাবাই কেরাম তারপরে তাবেইন তারপরে তাবা তাবেইন তারপরে আইম্মায় মহাদ্দেসিন ফকাহ কেরাম তারপরে অন্যান্য অলমাই কেরাম পরবর্তীকালের অলমাই কেরাম বা তাদের মর্যাদা তলেহীন শতলোকদের মর্যাদা তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে তোমার হায়া তোমার মত কার হাতে আর জিলানির হাতে মানুষের মত কি করে আর মানুষের হায়াত কি করে হয়ে গেল বড় পীরের হাতে তার মুড়িদের ছেলের হায়াত কি করে হয়ে গেল যে হায়াত বাড়িয়ে দিল কত বড় সির কি কথা এই একটি আয়াত দ্বিতীয় আয়াত সুরাক আল কৌসারের আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিকা হে নবী এখানেও নবীকে সম্বোধন করা হয়েছে তোমার রবের উদ্দেশ্যেই নামাজ পড়ো সালাত আদায় করো ওয়ানহার এবং তার উদ্দেশ্যেই কোরবানি করো ওয়ানহার মানে কোরবানি করো নাহার বলা হয় উট জবাই করাকে যেমন জবাহ বলা হয় গরু ছাগল ভেড়া দুম্বা হাসি এগুলি জবাই করাকে জবাহ বলা হয় আর উটের ক্ষেত্রে জাবাহ ব্যবহার হয় না নাহর বলা হয় উটকে কেমন করে জবাই করে জানেন উটকে দাঁড় করে আঘাত করা হয় তার হলকে হ্যাঁ নাহার ওই জায়গাটি সেনার অগ্রভাগে নাহার মানে আসলে বক্ষ আর বক্ষের অগ্রভাগে যে নরম জায়গাটি দেখেন এই যে বক্ষ শেষ হচ্ছে হাড় শক্ত হাড় তারপরে এই জায়গাটি অত্যন্ত নরম কিন্তু দেখেন নরম না হ্যাঁ উঁটের এই জায়গাটিতে ছুরিকাঘাত করা হয় দিয়ে রক্ত বের করা হয় এটা হচ্ছে উঁটের জবাই করার তারিখা এই জন্য নাহার মানে বক্ষ আর বক্ষের কাছে ওই জায়গায় নরম জায়গাটি বা বক্ষের ওপর ভাগ নাহার ওই জায়গাটিতে আঘাত করে রক্ত প্রবাহিত করার মাধ্যমে উঠকে হালাল করা হয় সেজন্য উঠ জবাই করাকে নাহার বলা হয় আল্লাহ বলছেন ওয়ান হার কোরবানি করো বা জবাই করো তার নামেই জবাই করো তার নামেই জবাই করো তো আনহার ওয়াজবাহাল্লাহ বললেন না এই জন্য যে আরবরা বেশিরভাগ উঠ জবাই করত আমরা কখনো হয়তো উঠ জবাই করতে পাই না যেহেতু উঠ নেই আমাদের দেশে কিন্তু আরবরা সেই যুগে হয়তো গরু জীবনেও জবাই করতে পেত না কিন্তু উঠ অহরহ জবাই হচ্ছে তাদের উদ্দেশ্য নাহার জবাই দুটি মানে উঠ জবাই করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর নামে করো ফসাল্লিল রব্বে আর গরু ছাগল অন্যান্য হালাল পশু জবাই করলেও আল্লাহর নামে ফসল রব্বে কনহার এই আয়াতটি নিয়ে যদি আমরা চিন্তা করি তো দেখা যাবে যে নামাজ মুসলমানরা আল্লাহর জন্যই পড়ে পড়ে না কিন্তু জবাই করার ক্ষেত্রে আল্লাহর জন্যই শুধু খাস করে না জবাইকে কখন আল্লাহর জন্য জবাই করে আর কখনো গায়রুল্লাহর জন্য জবাই করে ঠিক কিনা অথচ একই আয়াতে দুটি আদেশ আল্লাহর ঠিক কিনা বলেন যারা কবরে সেজদা করে তারাও নামাজটা আল্লাহর জন্যই পড়ে কিন্তু নামাজের একটা অংশ আবার ওই সিজদা সিজদা আবার কবর কি করে নামাজের একটি অংশ হচ্ছে দোয়া সালাত মানেও দোয়া নামাজের একটা বিরাট অংশ হচ্ছে দোয়া সুরা ফাতেহা দোয়া আত্মাহিয়াত দোয়া দরুদ শরীফ দোয়া জন্য দোয়া তারপরে আপনার নিজের জন্য দোয়ায় মাসুরা পড়ছেন ইত্যাদি ইত্যাদি তারপরে সেজদায় দোয়া রয়েছে দুই সেজদার মাঝে দোয়া রয়েছে রুকু থেকে উঠে রব্বানাওয়ালা কালহাম এগুলি দোয়া সব আজকার দোয়া তো নামাজের একটা বড় ভাগ হচ্ছে দুয়া এই দুয়াকে আল্লাহর জন্য খাস না রেখে নামাজের মধ্যে দুয়াটি আল্লাহর জন্য আর নামাজের বাইরে গিয়ে অনেক সময় দোয়া করতে গিয়ে কার কাছে দোয়া করে ওই পীরের কাছে মরা মানুষের কাছে মাঝারি দোয়া করে দিয়ে শির করে কুরবানির ক্ষেত্রে কোরবানির সময় যে কোরবানি জিল হাজমাসের কোরবানি সেটি আল্লাহর জন্য করে কিন্তু অনেক সময় জবাই করে গায়রুল্লাহর জন্য যখন ওরসের মেলা লাগে তখন খাসি আর মোরগ ছাগল এসবের হিড়িক পড়ে যায় মাজারে আর জবাই করে তার সন্তুষ্টির জন্য বাবার সন্তুষ্টির জন্য আর তারা অজুহাত কি পেশ করে এখানে গরিব গুরবা অনেকে আসে অনেক মুসলমান ভাইরা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে খাওয়াবো তো এটা কি স্বভাবের কাজ নয় কথা মজার কথা ওরসের মেলাতে হাজার হাজার লোকের আসছে হ্যাঁ, তাদেরকে খাওয়াইলে মুসুর এমনি মুসলিম ভাইকে খাওয়াইলে স্বভাব হয় আর যদি মুসলিম আর গরিব গুরবা কে খাওয়ান তো আরো বেশি স্বভাব এই স্বভাবের উদ্দেশ্য আমরা জবাই করছি বাবা স্বভাবের উদ্দেশ্য জবাই করলে খাওয়া খাওয়ার জন্য কিন্তু এই জবাইয়ের মাধ্যমে কার সন্তুষ্টি বিধান কার সন্তুষ্টির উদ্দেশ্যে ওই পীরের সন্তুষ্টি না হলে আপনি আপনার গ্রামে ওই খাসি হরগিজ জবাই করবেন না কখনো জবাই করবেন না আপনার গ্রামবাসীর জন্য অথচ গ্রামের প্রতিবেশীদের বেশি হক ঠিক কিনা গ্রামের লোকেরা যদি বলে খাসি নিয়ে কোথায় যাচ্ছ বলছে যে ওরসের মেলায় যাচ্ছে এত দূর হয়রান হয়ে যায় লাভ কি আমাদের খাওয়াই দাও খাওয়াবেন কখনো খাওয়াবেন না আপনি ট্রেন বাস ভর্তি করে খাসি মোরগ নিয়ে যায় এই দৃশ্য একবার আমি দেখেছি কোথায় যাচ্ছেন ভাই আপনার এত খাসি মোরগ নিয়ে আপনি জানেন না পাণ্ডব শরীফে ওরস শরীফ আছে ওরসের মেলায় যাচ্ছি আল্লাহ কত যে গাইরুল্লাহর পূজা হচ্ছে শুধু কাফেররা করে না মুসলিম করে না বরং নামধারী মুসলিম এই মুশ্রিকরা গাইরুল্লাহর পূজা করছে এই গাইরুল্লাহ জন্য জবাইয়ের মাধ্যমে আর গাইরুল্লাহ পীরের কাছে দুয়ার মাধ্যমে আর পীরকে সেজদা করার মাধ্যমে ইন্নআল্লাহ ইন্নাল মুসলমান হয়েও জাহান নামে এর চাইতে বড় হতভাগা নাই আরে মুসলমান নয় হিন্দু খ্রিস্টান ইহুদি জাহান নামে যাবে অস্বীকার করেছে লাহ মোহাম্মদ রসুল্লাহকে কিন্তু এরা লাহ মোহাম্মদ রসুল্লাহ জিকিরও ছাড়ে আর কোরআন তেলাওয়াত করে আর কিবলামুখী হয়ে নামাজও পড়ে আর হজ জাকাতও করে আর তারপরে চিরকাল জাহান নামে থাকবে এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে হ্যাঁ থাকবে কার সাথে যারা কোনোদিন নামাজও পড়েনি লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ স্বীকার করেনি ইহুদি নাসারা মুশরেক পত্তলিক আবু জাহাল আবুল আহাব ফেরাউন কারণ তাদের সাথে থাকবে আল্লাহ আকবর কত বড় হতভাগা কালেমা পড়েও মুক্তি পেল না কারণ কালেমাকে ধ্বংস করে দিল তারা সিরকের মাধ্যমে লাইন আশরাক তালায় হাবা তার নাম করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে আমল হচ্ছে জবান দিয়ে কলমা ইলাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে আমল ধ্বংস হয়ে গেল সিরিক করার কারণে নামাজ পড়লে নামাজ ধ্বংস হয়ে গেল হজ করলে জাকাত দিলে ওমরা করলে ধ্বংস হয়ে গেল তোমার সিরিক করার কারণে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন লাইন আশরাক্তা সিরিক করলে তোমার আমল তোমার কথা তোমার কাজ এবাদত বন্দী সব ধ্বংস হয়ে গেল বলে তা আর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে ধ্বংস হয়ে পড়লে তুমি জাহান নামে চলে যাবে বড় আফসোসের বিষয় এদের সম্পর্কে প্রযোজ্য ওই আয়াতটি যে উমার রাজি আল্লাহ তালানো বলেছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক সন্ন্যাসীকে দেখে যে জঙ্গলে একেবারে কাঠের মতো শুকিয়ে গেছে না খেয়ে খেয়ে থেকে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে না বিবাহ সাদী না ভালো কিছু তেল না গোসুল না কিছু না পরিষ্কার পরিচ্ছন্নতা না খাবার দাবার গাছের পাতা গাছের ছাল খেয়ে যে সাধনা করছিল যখন আল্লাহ তালানো গিয়েছিলেন ফিলিস্তিন প্যালিস্তাইনে গিয়েছিলেন দেশটি বিজয় হলো যাচ্ছিলেন সেই এলাকা দিয়ে দেখলেন এক জঙ্গলে ওইরকম একজন খ্রিস্টান ধর্মযাজক সাধু দেখার পরে এই আয়াতটি পড়েছিলেন আমেলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া প্রত্যেক লোক আমল করবে আর অত্যন্ত কষ্ট ক্লেশ করবে না সেবা পরে কষ্ট ক্লেশ করবে কিন্তু পরিণাম কি তাসলা নারান হামিয়া উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তাসলা দাখিল হবে উত্তপ্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে এরা কত কষ্ট করে নামাজ পড়ে কষ্ট করে হজও করলো কষ্ট করে জাকাতও দিল কষ্ট করে এবাদত বন্দী সবকিছুই করলো কষ্ট করে সিরিকও করলো যার পরিণামে সমস্ত আমল ধ্বংস করে দিয়ে জাহান্নামে চলে যাবে আমেলা তো না সেবা কত কষ্ট করে এবাদত বন্দী করো বাবা তোমরা কত কষ্ট করে নামাজ রোজা করলে আর মুসলমান হলে ইসলামকে ইসলামের হেফাজত পর্দাও করালে ছেলে মেয়েদের বিবিদের ইত্যাদি বৌদের আর এসব ইসলামিক পরিবার গঠনও করলে অনেক ক্ষেত্রে তাসলা নারায়ণ হামি আর শেষ পরিণামে জাহান নামে চলে গেলে এসব করে শিরিকের কারণে তাসলা নারায়ণ হামি হাদিস এখন দেখুন হজরত আলী রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন একটি হাদিস অত্যন্ত অর্থপূর্ণ হাদিস তিনি বলছেন হাদাসানি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামাবি আর বাই কালে মাথ আল্লাহ রসুল সাল্লাহ চারটি কথা আমাকে বর্ণনা করেছেন চারটি কথা আমাকে বর্ণনা করেছেন হতে পারে তিনি একাই ছিলেন সেই জন্য হাদ্দাসানি আমাকে বর্ণনা করেছেন সেই জায়গায় হয়তো আলী রাজি আল্লাহ তাল একাই ছিলেন হয়তো তার জন্য এই এলমকে খাস করেননি বরং সাহাবাই কেরামদেরকে আদেশ ছিল যে আমার কাছ থেকে কোনো কথা শুনলে তোমরা কি করবে পৌঁছে দিবে সুতরাং হজরত আলী রাজি আল্লাহ তাল শুনে অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন তো আমাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চারটি কথা বর্ণনা করেছেন আল্লাহ রসুলের বাণী হাদিস হাদ্দাসান চারটি কথা কি একটি কথা হচ্ছে লান আল্লাহ মানে আল্লাহর লানত অভিশাপ রয়েছে ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য কি করলো জাবাহা জবাই করলো গাইরুল্লাহর জন্য গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য গায়ের মানে অন্য আল্লাহ ছাড়া অন্য আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য যে ব্যক্তি জবাই করলো অন্যের জন্য জবাই করার অর্থ কি অন্যের সন্তুষ্টির জন্য এক যদি আল্লাহর নামে জবাই করা হয় বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলো কিন্তু অন্যের সন্তুষ্টির জন্য মন্দিরে নিয়ে গিয়ে যদি জবাই করে একজন মুসলমান বলে বিসমিল্লা আল্লাহ আকবর জন্য এখানে আমি মন্দিরে জবাই করছো বলছি আমাকে অসুখ হয়েছিল অসুখটা ভালো হয়েছে তো আমাকে ওঝা বা কবিরাজ বলেছে যে তুমি মন্দিরে গিয়ে খাসি জবাই করি বিসমিল্লা আল্লাহ বলছে তুমি মুসলমান বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করছে তাহলে কি হবে মুশরেক হবে কি হবে না লান আল্লাহ আল্লাহর লান তোর এরকম মাজারে গিয়ে ওরসের মেলা গিয়ে জবাই করলো বিসমিল্লা আল্লাহ আকবর জবাই করলো গাইরুল্লাহর আস্তানায় গিয়ে জবাই করলো পীরের আস্তানায় জবাই করলো দরবারে জবাই করলো দরগাহে লান আল্লাহ আল্লাহর লানত অভিশাপ রয়েছে একটি অর্থ হচ্ছে আল্লাহ চা অন্যের সন্তুষ্টির জন্য দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ চা অন্যের নামেই মানে ইয়া জিলানি জবাই করে দিল ইয়া গৌসুল আজম তারপর জবাই করলো কি হবে আল্লাহর লানত হবে কাজটি হলো শির সেই লোক হলো মুশরেক কাফে যে মুশরেক হয় সেই কাফে তৌহিদকে যেহেতু অস্বীকার করলো আল্লাহর ওয়াদানিয়ত একত্ববাদকে অস্বীকার করলো কাফের তবে যদি অজ্ঞ থাকে জানিয়ে দিতে হবে সে তো শির করলো কিন্তু তার যদি অজ্ঞতা থাকে হয়তো সাধারণ জাহেল মানুষ জানে না এই শিখেছে এর নামই ধর্ম ইসলাম ধর্ম জেনেছে তার কাছে সত্য তহিদের কথা দিনের কথা পৌঁছে দিতে হবে যেটি হচ্ছে শির তারপরে যদি অমান্য করে তারপর হুজ্জত কায়েম হলো তখন সে মুশ্রিক কাফের যেমন কালী থানে হিন্দুরা জবাই করে কালী মায়ের নামে কালী মা জবাই করলো হরে রাম জবাই করলো মুশরেক কিনা আগে থেকে তো মুশরেক যেন মুশরেক বলতে খুব সহজ লাগছে তাই না কিন্তু একজন লোক যখন আজম জবাই করলো আর তারপরে চালালো তখন মুসলমানদেরকে ও মুশরেক বলতে কেমন করে নামাজ পড়ছে রোজা রাখছে করছে কলেমার কত দিনে শত শতবার করছে কেমন করি তাকে কাফের আর মুশেক বলবো সিরিক করলো যে আর কুফুরি করলো যে পার্থক্য কেন এই অবিচার অন্যায় কেন যে হিন্দু করলে মুশরেক হয়ে গেলে আর তুমি করলে মুসলমান থেকে গেলে একই বিধান সবার ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি শিরিক করবে সেই মুশরিক লান আল্লাহ এটি আল্লাহর হক চারটি কথা এখানে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর হক আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো এখানে আল্লাহর হক নষ্ট করলো মানুষের হক নষ্ট করেন এতে কার কি ক্ষতি করলো ক্ষতি করলো কেন মানুষের ক্ষতি করেনি তো না বরং মানুষের উপকার তো করছে তো বলছে অজুহাত নিয়ে গরিব গর্বকে খাওয়াবো মুসাফির দূর দূরান্ত থেকে পীর সাহেবের মাজার শরীফ জিয়ারতে লোকেরা এসছেন ওদেরকে খাওয়াবো তাহলে তো লোকের তো উপকারই করলো তাহলে বান্দার তো ক্ষতি করেনি তারপরে সে মুশরেক অভিশপ্ত লান আল্লাহ যেহেতু আল্লাহর হক আর প্রথম আল্লাহর হক প্রথম হচ্ছে আল্লাহর হক এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বকা আল্লাহ তাবুদ ইয়াহু আল্লাহর আদেশ হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না তারপরে বান্দার হক আর বান্দার মধ্যে সবচেয়ে বেশি কার হক মাতা পিতার সেজন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালেদাইন এহসানা তারপরে মাতা পিতার সাথে সাদাচরণ করে এখানে হাদিসে দেখেন আগে আল্লাহর হকের কথা বলা হলো তারপরে নবিসার বলছেন লান আল্লাহ লান আল্লাহর লানত অভিশাপ রয়েছে তার উপর যে ব্যক্তি মাতা পিতাকে ওয়ালেদাই মানে মাতা পিতা ওয়ালেদাইন তসনিয়া বচন রয়েছে যে ব্যক্তি তার মাতা পিতাকে কি করলো লানত করলো মানে গালিগালাজ করলো মাতা পিতাকে অকথ্য ভাষা বলল লানত মানে এখানে ব্যাপক গালি গালাজ হতে পারে অকথ্য ভাষা বলা হতে পারে যে কথাতে কষ্ট হতে পারে কটু কথা এগুলি সামিল এছাড়াও ব্যাপক অর্থ রয়েছে মাতা পিতা নাফরমানি করা বিরুদ্ধাচরণ করা কথার দ্বারা নাই কিন্তু কাজের দ্বারা কাজের দ্বারা মাতা পিতাকে কষ্ট দেওয়া অন্যায় অন্যায়ভাবে কষ্ট দেওয়া হইলো মাতা পিতা যদি অন্যায়ভাবে কষ্ট মনে নেই অথচ আপনি কষ্ট দিলেন না ইসলামের দৃষ্টিতে সেটি কষ্ট নাই সেটি লানতের কাজ নাই কথা যেন সবসময় মনে থাকে ঠিক কিনা কথা বুঝতে পারেন না মাতা পিতা গুনার কাজ করতে বলছে আপনি করলেন না তখন তো মনে কষ্ট হইল মাতা পিতা বলছে একটা বেনামাজি মেয়েকে বিয়ে করতে বেনামাজি পরিবারে নামাজি নেই কিন্তু ওরা পাবে যৌতুক আজকাল এরকম বিয়ে সাদী অনেক হচ্ছে আর এই ক্ষেত্রে ছেলে যদি ধার্মিক হয় আর বাবা মা বেধর্মী হয় একটু ফাঁসে খায় তাহলে এইরকম দ্বন্দ্ব হয় পারিবারিক দ্বন্দ্ব স্বাভাবিক হয় বাবা মা দেখছে যে এক লাখ দুই লাখ টাকা পাবো এখানে আর ছেলে একটু হয়তো পরিষ্কার হয়ে গেছে মাসাল্লাহ এক পয়সাও নেবে না সে এইখানে আমরা নেব তুমি না নাও আমরা নেব চুপ থাকো তুমি এখানে থেকে চুপ থাকবেন নাকি আমার বাবা নেবে আমি তো নিচ্ছি না যাক না আর যদি আপনি বলেন না তোমাদের কোন নিতে দেবো না তোমরা কেমন নেবে বিয়ে আমার তোমরা নেবে মানে তোমরা নিতে পাবে না তাহলে তো মা বাবা সন্তুষ্ট তাহলে এইরকম মা বাবা যদি কষ্ট পায় তো এই কষ্টে কি লানত হবে নাকি আল্লাহর কখনো লানত হবে না এরকম মাতা পিতা শির করতে বলছে আল্লাহ কোরআনে সুরায় লোকমানে বলেছেন খবরদার যদি শির করতে বলে মাতা পিতা কুফুরি কথাবার্তা বলে তো কখনো তাদের কথা মানবে না হালা তো তেহমা তোমার মাতা পিতা যদি চেষ্টা করে তোমাকে শির করাবার জন্য বাবা দেশে এসছো চলো একবার শাহজালাল থেকে ফিরে আসি ফুরপুরা শরীফ থেকে ফিরে আসি চলো আটরসি যায় মাঝ যায় চলো আজমের শরীফ থেকে ফিরে আসি হ্যাঁ বলে মামা বাবা বলছে যদি না যাই মনে কষ্ট নেবে আর মনে কষ্ট হলে আমার গোনা হয়ে যাবে আমি তো পড়েছি হাদিসে যে লানত হবে চলবে হ্যাঁ চলে যাবেন না এই ক্ষেত্রে লানত হবে না বরং সব পাবেন তাদের বিরোধিতা ওই ক্ষেত্রে বিরোধিতা করে বাকি ওই মুশরেক মা বাবা যদি খেতে চায় বাবা টাকা পয়সা দাও চিকিৎসা চাই দিতে হবে মুশরেক হলেও দিতে হবে হিন্দু হলেও দিতে হবে খ্রিস্টান ইহুদি হলেও দিতে হবে কাদিয়ানি হলেও দিতে হবে বেনামাজি হলেও দিতে হবে কবর পূজারি হলেও দিতে হবে মা বাবার এই হক রয়েছে মুশরেক হইলেও দিতে হবে সহি বোখারিতে একটি হাদিস রয়েছে হজরত আসমা রাজি আল্লাহ তালানা আসমা কার মেয়ে বলতে পারেন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর মেয়ে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর যে প্রথম স্ত্রী আসমার মা সে মুসলমান হয়নি মুসলমান হয়নি তখন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা তালাক দিয়ে ইসলাম করলই না পারলই না আসমা তো আবাকরের বাড়িতে আসমা মুসলমান হয়ে গেছে আব্বার কথা শুনে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে একদিন ওই মুশরেকা মা এসছে আসমার কাছে এসে বলছে যে আসমা তুমি আমার আর পেটে তোমাকে আমি ধারণ করেছি আর তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করছো তুমি আমার খোঁজ খবর নাও না তুমি আমার আমার সাথে থাকো না পেরেশান আসমা আল্লাহ কি করব মা তো এসছে আমার কাছে এখন কি করতে পারি এর জন্য কিছু করা যাবে না যাবে না জানা তো নেই মাসলা নবী কাছে ছুটে গেলেন আসমার আল্লাহ তালা ঠিক আছে আল্লাহ ইন্না মুশরেকা আমার মা হচ্ছে মুশরেকা আর আমার কাছে এসেছে সে আমার সাথে সুসম্পর্ক রাখতে চায় আমি তার সাথে সেলাতুল আরহাম করতে পারবো আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে পারবো তার সাথে ভালো আচরণ করে তাকে কিছু দিতে পারবো খাবার দাবার যতটুকু আমি পারি দিতে পারবো কি বললেন সিলিহা তুমি তার সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো তার সাথে ভালো আচরণ করো তাহলে এই আত্মীয়তার সম্পর্কে যে রক্তের সম্পর্ক আছে এই সম্পর্ক আল্লাহ রসুল রাখতে বলেছেন যদিও মুশরেক তাকে খেতে দিতে বললে খেতে দাও কিছু টাকা পয়সা দিতে বললে দাও তাকে আরাম বিশ্রামের জায়গা দাও ইসলাম স্পষ্ট করেছে আপনার সম্পর্ক একজন কাফের সাথে আত্মীয় হলে মা বাবা হলে বা আত্মীয় হলে তার সাথে কেমন হবে দুনিয়াবি সম্পর্ক তার সাথে ঠিক থাকবে দুনিয়ার সম্পর্ক ঠিক থাকবে কিন্তু দিনের সম্পর্ক থাকবে না বাবা চলো তো আমার সাথে একটু চলো আমাদের ইয়ে আছে পূজা আছে আজকে চলো যাবেন চলবে না নতুন মুসলমান হয়েছেন দেশে যাবেন বাবা বলছে বাবা চলো তো আমাদের পূজা আছে তোমার মসজিদে চলে যাব অনেক হিন্দু মসজিদে চলে আসতে পারে চলো রোজার দিনে আপনার সাথে ইফতার করতে বসে যেতে পারে আজকাল ইফতার পার্টিতে আজকাল হচ্ছে না ফ্যাশন হয়ে গেছে ইফতার পার্টিতে হিন্দু মুসলিম একসাথে বসে ইফতার করছে হিন্দু মুসলিম না ইফতার পার্টিতে বসকে একসাথে বসে ইফতার বসে ইফতার করা ছাড় মোল্লারা সব ইফতার করছে সবাই ইফতার করছে মুসলিম মুসলিম নেতারা সব ইফতার করলো আর বস তাদের সাথে বসে ইফতার করছে তাহলে এরকম ইফতার পার্টি আজকাল পৃথিবীতে মুসলমানরা করাচ্ছে হ্যাঁ হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান সব খিচড়ি বলে জগা খিচড়ি হ্যাঁ, জগা খিচড়ির সব ইফতার পার্টি হচ্ছে মহিলা পুরুষ একসাথে বসে এ তো মুসলিম দেশ হচ্ছে মহিলা পুরুষ এক টেবিলে বসে ইফতার আর ইসলামিক নেতারা আবার এগুলো সব খিচড়ি ইসলামের খিচড়ি করে দিয়েছে তো কথা হচ্ছে যে দুনিয়ার সম্পর্ক মুশ্রিকের সাথে থাকবে যদি আত্মীয়তা তাদের সাথে থাকে আত্মীয়তা থাকবে কিন্তু দিনের সম্পর্ক থাকবে না ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না এ ধর্মীয় সম্পর্ক থাকবে না এই ঘোষণা আল্লাহ একটি সুরাই করেছেন এই সুরার নাম কি কাফেরুন সুরাই কাফেরুন ঘোষণা কুল বলো ইয়াহাল কাফেরুন লা আবদ মা তাবদ তোমরা যেসবের পূজা করো এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি করতে পারি না তার মানে ধর্মীয় কোনো সম্পর্ক নেই ধর্মের ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই যার চাঁদা দেবো পূজায় সহযোগিতা করব মন্দির তৈরি করে দেবো গির্জা তৈরি করে দেবো কাদিয়ানিদের মন্দির তৈরি করে দেবো লা লাভ মাতা আবদ কোনো সম্পর্ক সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে দুনিয়ার ক্ষেত্রে যেটুকু হক রয়েছে হক আদায় করতে দ্বিতীয় যে বাক্যটি নবী সাল্লাহ আলী আসাল্লাম আলী রাজি আল্লাহ তালানহকে বলেছিলেন সেটি হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্ক মাতা পিতার হকের সাথে আল্লাহর হকের পরে বান্দার মানুষের হক মাতা পিতার হক লান আল্লাহ মাল্লান আলেদাই কেউ যদি মাতা পিতাকে অকথ্য ভাষা বলে গালি গালাজ করে লানত করে অভিশাপ করে তাহলে আল্লাহর লানত হবে সেই ছেলের উপর সেই মেয়ের উপর অনেক সময় হয় বাবার সাথে ঝগড়া মায়ের সাথে ঝগড়া সেই জন্য রাগের সময় বলে ধ্বংস হোক আমার বাবা ধ্বংস হোক আমার মা যদি এরকম কেউ বলে তো কি হবে লান আল্লাহ আল্লাহর লানত আল্লাহ বলছেন ধ্বংস হোক সেই ছেলে ধ্বংস হোক সেই মেয়ে যে বাবাকে বলে মাকে বলে ধ্বংস লান আল্লাহ মার লানা বলে দেয় মাতা পিতার উপর কেউ যদি লানত করে ওই অভিশাপ ডাকে তো আল্লাহর অভিশাপ নাজিল হয় সেই ছেলে মেয়ের উপর লান আল্লাহ মাল্লা একটি হাদিসে রয়েছে যে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ ছেলে মেয়ে আবার বাবা মাকে কি করে গালিগালাজ করতে পারে ছেলে মেয়ে কি করে বাবা মাকে লামতান করতে পারে লানত করতে পারে অকথ্য ভাষা বলতে পারে এই যুগ জাহিলিয়াতের যুগেও মা বাবার এত শ্রদ্ধা ছিল যে সাহাবিরা বুঝতে পারছেন না যে মা বাবাকে কেউ গালিগালাজ করতে পারে ওয়াহাল ইয়াসুপুর রজল আবাহু আহু কোন মানুষ এমন পৃথিবীতে আছে যে বাবাকে গাল দিবে মাকে গাল দিবে জাহিলিয়াতের যুগে মনে হচ্ছে তারাও এই সমাজ এই পরিবেশ কোনোদিন দেখেননি আর আজকাল মুসলিম সমাজে অহ রহ বাবা মাকে গালি দেয় তাই না বাড়ি থেকে তাড়িয়ে দেয় ঘর থেকে বের করে দিও তুমি বারান্দায় থাকো বুড়ি মাকে বলছো তুমি বারান্দায় থাকো সে ঘরে থাকবে সে বড় ঘরে থাকবে আরামে থাকবে আর মাকে বের করে দিবে তার মানে জাহিলাতে যখন মুশ্রিকরা এত খারাপ ছিল না মাতা পিতার সাথে এরকম দুর্ব্যবহার করতো না যা আজকালকার এক শ্রেণীর ফাঁসেক মুসলমানরা করে মাতা পিতার মা বাবাকে খুন করে দুনিয়া স্বার্থের কারণে স্ত্রীর কথা শুনে এইরকম কেস মুসলিম সমাজে অনেক কোথায় এদের জায়গা হবে জাহিলিয়াতের যুগেও মুশরেকরাও জানতো না যে বাবা মার সাথে এরকম খারাপ আচরণ ছেলে মেয়ে করতে পারে এই জন্য তারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন যে এমনটা কি হবে যে ছেলে বাবা মাকে গালিগালাজ করবে তখন নবী সাল্লাহ সাল্লাম ওইভাবে বোঝাননি যে একদিন এরকম ভাবে ওইভাবে বোঝাননি বরং বুঝিয়েছিলেন যে দেখো এটা ইনডাইরেক্ট হবে ডাইরেক্ট হবে না কেমন ভাবে গালিগালাজ হবে বাবা মাকে নিজ বাবা মাকে যে তুমি হয়তো কারো সাথে ঝগড়া করছো তর্ক বিতর্ক করছো করতে গিয়ে এই ঝগড়াতে গিয়ে তার বাবা আমাকে গালি দিলে তখন সে পাল্টা গালি দিল তোমাকে তোমার বাবা তুলে মা তুলে গালি দিল আমাদের দেশে হয় না এরকম খারাপ গালগুলি হয় না জোড়া জোড়া গাল ডবল ডবল গাল দেয় না তো এই ডবল ডবল যে গাল বাবা তুলে গাল দিল মা তুলে গাল দিল এই যে গাল গাল দিল যখন তাকে গাল দিল তখন সে ওই ব্যক্তিকে গাল দিল এই যে তাকে গাল দেওয়ার কারণে আপনার বাবা মা তুলে যে গাল দিল এটি আপনারই গাল দেওয়া হলো আপনার বাবা মা নবী এইভাবে তাহলে এটিও লানতের কারণ এটিও লানতের কারণ যে আপনি এমন করে ঝগড়া করবেন যে একেবারে আপনার মুখের লাগাম এমন ভাবে খুলে দিলেন যে গালি গালা যেমন শুরু করলেন যে উল্টো গালি খেতে গিয়ে আপনার বাবা মা চোদ্দ পিড়ি গালি খেয়ে বসে ঠিক না এটিও লানতের অভিশাপের কারণ অভিশাপের কারণ সুতরাং এই ক্ষেত্রে দেখছেন যে না লোকটি ভাষা খারাপ অকথ্য ভাষা বলে এই লোকটি সুতরাং ওর সাথে আপনি তর্ক বিতর্কে জড়িত হবেন না তর্ক বিতর্কে জড়িত হলে আপনার বাবা মাকে গালি দিয়ে দিবে সুতরাং আপনি সেখান থেকে কেটে পড়বেন বা আরে জানিল জাহেলিন আল্লাহ বলছেন জাহেল থেকে তুমি মুখ ফিরিয়ে নাও সেখান থেকে সরে পড়ো কেটে পড়ো সেখান থেকে দুইটি কথা নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখানে তৃতীয় কথা হচ্ছে লান আল্লাহ মান আওয়া মোহদেসান আল্লাহর লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি বিদাতিকে আশ্রয় দান করে মানে বিদাতি যে নতুন কাজ করে নতুন কাজ যে করে তাকে কি বলা হয় ধর্মের নামে নতুন কাজ মানে বিদাত আর যে ব্যক্তি ধর্মের নামে নতুন কাজ করলো যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় রসুলের আদর্শে শূন্যতে নাই সাল্লাম তাহলে সেই ব্যক্তি হচ্ছে বিদাতি ঠিক না তো মহদিস মানে বিদাতি আর মুহুদাস মানে বিদাত যা আবিষ্কৃত আবিষ্কৃত এটা হচ্ছে মহদাস আর আবিষ্কারকারী নতুন কর্মকারী আবিষ্কারক এ হচ্ছে মহদিস তো আল্লাহ রসুল মহদেস বলেছেন লান আল্লাহ মান আওয়া মহদেসান আল্লাহর লানত ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি আশ্রয় দান করলো কাকে বিদাতিকে তাহলে শুধু বিদাতির ওপর লানত নয় এখানে আল্লাহ রসুল এই কথা বলেননি যে বিদাতির ওপর আল্লাহর অভিশাপ বিদাতিকে যে ব্যক্তি কি করলো আশ্রয় দান করলো সম্মান দান করলো হ্যাঁ, ভালো খাতির তাওয়াজ করলো সম্মান প্রদর্শন করলো মানিজ্য দান করলো হ্যাঁ এগুলি হচ্ছে আওয়া আশ্রয় দান করা তাহলে যদি বিদাতিকে আশ্রয় দিলে আল্লাহর লানত হয় তাহলে বিদাতির ওপর কি হইতে পারে বিদাতি বেশি অপরাধী না যে বিদাতিকে আশ্রয় দিল সে বেশি অপরাধী একজন বিদাতি মিলাদি কে আমি দাঁড়িয়ে গেছে আর বলছে যে হুজুর তশরিফ নিয়ে এসছেন আপনারা দাঁড়িয়ে যান কেম করেন কেম করেন ইয়া সালাম আলাইকুম শুরু হলো আর ওকে রাস্তায় দেখা হলো সালাম আলাইকুম হুজুর কেমন আছেন ভালো আছেন হুজুর হুজুর এই এত বড় বিদাতি মুশরিক যে সিরকি কথা নবী হাজির হয়ে গেছেন কত জায়গায় নবীর হাজির হবেন বাবা একজন নবী আর কত জায়গায় তোমাদের এরকম মিলাদার জল সহজ মহবিল হচ্ছে কত জায়গায় হাজির হবেন তো মুশরিক আর এর সম্মান করেন সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তাহলে এটি হলো কি সম্মান প্রদর্শন করা হইল লানত হবে বিদাতির এরকম সম্মান করলেন একটি হাদিস রয়েছে মান ওয়াক্কারা সাহেবা বিদা যে ব্যক্তি বিদাতির সম্মান করলো এখানে সম্মান শব্দ দিয়ে আছে এখানে তো আশ্রয় আওয়া আশ্রয়ের কথা আছে ওখানে আছে ওয়াক্কারা যে ব্যক্তি সম্মান প্রদর্শন করলো বিদাতি এসছে আর চেয়ার ছেড়ে দিলেন ফাকাত আন আল হাদামিল ইসলাম সেই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো মানে একটা বিদাতি মোল্লা যদি আসার এখানে তার জন্য একটা চেয়ার আমি এক্ষুনি রেখে দিই তাহলে আপনার ভাববেন তারপরে সাক্ষাৎ সবাই করবেন যে যখন আমাদের শেখ এত সম্মান করলেন একটা চেয়ারে বসতে দিলেন আসুন আসুন আসুন বসুন বসাই দিলেন তাহলে ইনি কিছু আছেন হয়তো হয়তো প্রভাবিত হয়ে যেতে পারেন আপনি ঠিক না না অবশ্যই না এই জন্য সালাফে সালেহিনরা যখন বিদাত ছড়িয়ে পড়েছিল তাবেইন তাবা তাবেইনদের যুগে যখন খারেজি আর শিয়াদের বিদাত প্রথম চালু হয়েছিল তখন এদেরকে সবসময় অ্যাভয়েড করতো মজলিস থেকে এদের সাথে রাস্তাঘাটে কথা বলতো দেখলে কথা বলতো না তাবা তাবেইনরা তাবেইনরা যাতে করে মানুষ ধোকা না খায় আরে সাইদ বিন মুসাইব এদের সম্মান করছেন হাসান বাসরি এদের সম্মান করছেন মোহাম্মদ বিন সিরিন ইবিন সিরিন এদের সম্মান করছেন এরকমটা না ইমাম মালিক এদের সম্মান করছেন ইমাম আহমদ সম্মান করছেন না দেখলে কথা বলতেন না বয়কট করে এদের মজলিসকে এই বিদাতিদের সাথে বসুন যে ব্যক্তি বিদাতি সম্মান করলো সেই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো লান আল্লাহমান আওয়া যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দিল তার উপরে লানত তাহলে বিদাতিকে আশ্রয় দিলে লানত আল্লাহর অভিশাপ রয়েছে মোটেই না বিদাতি মোল্লা এসছে আর আপনার বাড়িতে খাচ্ছে আর খেয়ে বেদাত ছড়াচ্ছে দিয়েছেন থাকার ঘুমার জায়গায় দিয়ে দিয়েছেন বুঝতে পারছেন আর তারা বিদাত ছড়াচ্ছে আমাদের চিল্লাওয়ালা ভাইয়েরা আসছেন আসেন দাওয়াত নেন আর জায়গায় দিয়ে দিলেন তাদের ফাজাইল পড়ার জন্য আর ফাজাইলের সাথে কত রকমের কারামত আর কত রকমের স্বপ্ন আর কত রকমের মিথ্যা ধর্ম আর স্বপ্নের ধর্মের কথাবার্তা শোনাচ্ছে আর তাদের সম্মান প্রদর্শন করছেন না আওয়া দেওয়া যাবে না এতে কোনো সন্দেহ নেই যে এরা কিছু ভালো কাজ করছে আমরা সব সময় সত্য কথা বলবো যেগুলি ভালো কথা সেগুলি ভালো নামাজ শিক্ষাচ্ছে ভালো কথা দোয়া কালাম শেখাচ্ছে ভালো কথা কিন্তু নামাজ দোয়া শিখিয়ে তার নামাজ দোয়া যদি ধ্বংস করে দেন সিরিক দিয়ে আর বিদাক দিয়ে এই কিতাবে যদি থাকে ইয়া আল্লাহ দয়া করুন রহম করুন আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন আপনার দরবারে হাজির হয়েছে সুতরাং আপনি আমাদের উপরে একটু দয়া দৃষ্টি নিক্ষেপ করুন এই যদি থাকে ফজাইল আমলে তবলিগ নেশাবে আর সেই কিতাব হচ্ছে তাদের মোকাদ্দাস পবিত্র কিতাব আর সেই কিতাব তারা পাঠ করবে সেই জন্য আপনার গ্রামে এসছে মসজিদ আড্ডা নিয়েছে আর তাদের সম্মান প্রদর্শন করবেন লান আল্লাহ নাওয়া মহদিসান ভালো করে শুনে রাখেন মহাদেশের একটি তফসির এতক্ষণ করলাম মহাদেশের আর একটি অর্থ রয়েছে কেউ বলতে পারেন অপরাধী গোনাগার মহাদেশ মানে অপরাধী গোনাগার কেউ পাপিষ্ট গোনাগারকে কেউ যদি আশ্রয় দেয় অপরাধী ক্রাইম করে এসছে সিঁড়ি বিক্রি করে আর তল্লাশি চলছে ধরাধরি চলছে আর দৌড় দিয়ে এসে আপনার রুমে ঢুকেছে কি কি আরে একটু আশ্রয় দেয় কোনো আশ্রয় দেয় পিছন থেকে তাড়া করে এসছে পুলিশ তাড়া করে এসছে ঠিক আছে দেশি মানুষ পুলিশ তাড়া করে এসে একটু আশ্রয় দিই লুকিয়ে যাও তো আলমারিতে ঢুকে যাও আলমারিতে কি খুঁজতে যাবে মানুষ খুঁজতে যাবে হ্যাঁ, ঢুকে যাও জায়েজ হাতে সাথে পুলিশকে জানিয়ে দিতে হবে যে এই যে সিটি বিক্রি করছিল শিকতে যেখানে এসে লুকিয়েছে ধরে নাকি লান আল্লাহ মান আওয়ামহদেসান আল্লাহর লানত ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি পাপিষ্ট অপরাধী ক্রাইমকারীকে আশ্রয় দান জায়েজ নয় যে আপনি আশ্রয় দিবেন তাকে অনেকে আমাদের দেশে ওই ওই ইয়ে মেয়ে নিয়ে উধাও হয়ে যায় হয় না কারো মেয়ে নিয়ে উধাও হয়ে গেল তারপরে আশ্রয় কোথায় নেই হোটেলে যায় না বন্ধু বান্ধবের বাড়ি না হলে আত্মীয় বাড়িতে হয়তো মামার বাড়ি চলে গেছে না হয় আর কারো বাড়ি চলে গেছে মোট কথা কোনো বাড়িতে গিয়ে আল্লাহ আকবর আর আশ্রয় দেয় এই শয়তান মুসলমানরা এক শ্রেণীরা আশ্রয় দেয় আল্লাহ অপরাধী কারো মেয়েকে উঠিয়ে নিয়ে এসছে বিনা অলিতে বিবাহ জায়েজ নাই কোর্ট ম্যারেজ জায়েজ নাই বিবাহই হবে না নবী করিম হাদিসের আলোকে সুতরাং মুসলিম মেয়ে হোক আর অমুসলিম মেয়ে হোক উঠিয়ে নিয়ে আসবে এরকম আর আপনি জেনা করার জন্য তাকে আশ্রয় দেবেন কখনো না লান আল্লাহমান মান আওয়াম যে ব্যক্তি কোনো পাপিষ্ট অপরাধীকে আশ্রয় দিবে তার উপর লানত তার উপর লানত রয়েছে চতুর্থ কথা নবী করিম সাল্লাম বলছে লান আল্লাহ মান গাইয়ারা মানার আল আর্ধ আল্লাহর লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি জমিনের আলকে আইল না সীমানা জমিনের সীমানাকে কি করলো পরিবর্তন করে দিল গাইয়ারা জমিনের সীমানা পরিবর্তন করে দিল জমিনের বর্ডার সীমানা আছে হয়তো জমিওয়ালা বিদেশে আছে খোঁজ খবর রাখে না আর আপনি লাঙ্গল চালাবার সময় দিলেন একটু চেপে ভালো করে চেপে দিলেন ও বুঝবে কি কিছু বোঝার নেই তা আর এরকম যে কত হচ্ছে ভালো ভালো লোক নামাজি লোক এই কাজ করছে অনেক কারি হাফেজ আলেম এসব কাজ করছে দুনিয়ার এত লোক যে আধা হাত এক হাত জমি চাপার জন্য এ লোক নেই বা এর বাড়ি দূরে আছে বিশেষ করে যদি দামি জায়গা হয় শহরের জায়গা বাজারের জায়গা তো দেখেন কি করে রাতারাতি ওয়াল উঠাতে গিয়ে চেপে উঠাবে আমি জানি বেশ কিছু আলেম হাফেজদেরকে সেই জন্যই বললাম এই কথা জাহের লোকেরা তো করে এগুলি কিন্তু আলেম হাফেজ ফাসেক এরা আসলে তো এরা দিনের আলেম নয় আল্লাহকে যারা ভয় করে না সত্যিকার আলেম নয় কিন্তু আলেম হাফেজ এরা পেটের জন্য হয়তো পড়াশোনা করেছে পেটের জন্য এরা বেঁচে রয়েছে যার ফলে আল্লাহ পরকাল চিন্তা না করে দুনিয়ার পিছনে এত ছুটে যে দামি জায়গা যদি চার আঙুল ছুটে যায় ছুটে কেন একটু বেশি করে চেপে ধরো যাতে করে ছুটে না যায় মানে একদিন থাকে যে আমার কিছু ছুটে নি ওরই যাক কিছু পুরো ওয়ালটা হয়তো অন্য ওই প্রতিবেশী যে জমিওয়ালা ওর দিকে ও নিজের ওয়ালটা করলো যাতে করে ওর জমির একটুকু না যায় শাস্তি লান আল্লাহ আল্লাহর লানত অভিশাপ লানত মানে কি এতক্ষণ লানত তো অনেকবারই লানতের কথা আলোচনা হইলো লানত মানে রহমত থেকে মাহরুম বঞ্চিত আল্লাহ রহমত থেকে বঞ্চিত দুনিয়াতেও আর আখেরে তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত তাহলে এরকম রিজিকে কোনো বরকত নেই এইরকম লোকের জমি জায়গায় কোনো বরকত নেই সম্পত্তিতে ধন সম্পদে কোনো বরকত নেই যারা এরকম জমি চেপে খাবে কারো মুসলিম শরীফের হাদিস এটি নবী আর একটি হাদিস রয়েছে এই জমি কারো চেপে খাওয়া সম্পর্কে নবী বলছেন মান আরদান শিবরান মিন কেউ যদি অন্যায় ভাবে কারো শিবির মানে জমিন কারো চেপে নেই জুলমান অন্যায় ভাবে ভুল করে নেই জেনে শুনে অনেক সময় ভুল ভুল বশত থেকে যায় মাপে হয়তো আমিন আমিন সাহেব মাপতে গিয়ে ভুল করে দিয়েছে না জেনে শুনেছে চেপে খাচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ সাত জমিন যে সাতটি জমিনের স্তর রয়েছে যেমন সাত আকাশ রয়েছে সাত জমিন রয়েছে সাত জমিন আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেবেন তার গলাতে সাত জমিনকে এই সাত স্তরে সাত জমিনকে আল্লাহ ঝুলিয়ে দিবেন আর বলবেন জমিনের জন্য তুমি খাই খাই করছিলে তোমার পেট ভরছিল না নাও এই সাত তাবাক জমিন তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো খাও তুমি ভক্ষণ করো জমিন তোমার এই জমিন সেদিন উঠাতে পারবে জাহান্নামে তো যাবে এই শাস্তি দেওয়া হবে জাহান নামে গেলে এই শাস্তি জমিন উঠাইতে হবে একজন একজন যদি হালকা থাকে তার কোনো শরীরে বোঝ নেই যদি একটু কষ্টে থাকে তারও কষ্ট আছে আর আর একজন তো কষ্টে আছে উপরন্ত তার উপর বোঝা চাপানো আছে কষ্ট আর কি বোঝা এই কি যেমন তেমন বোঝা যেটুকু জমি চেপেছিল সেইটুকু না সাত স্তরের জমিন সাত তাবাক জমিনকে তার গলায় চাপিয়ে দেওয়া হবে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে গলাতে মালার মতো পরিয়ে দেওয়া হবে তাও বলে মালাকে মালা করে পরিয়ে দেওয়া হবে তাকে এই জন্য কেউ কেউ বলেছেন যে লান আল্লাহ মান গাইয়ারা মানার আল আর জমিনের চিহ্ন গুলি যারা পরিবর্তন করবে তাদের লানত এর অর্থ যে সব চিহ্ন রয়েছে রাস্তা পথ চেনার জন্য প্রাচীন যুগে তো এরকম বোর্ড ছিল না চিহ্ন থাকতো কিছু মক্কা মদিনা মক্কা থেকে মদিনা আসতে হবে শুধু নিশানা পাথর দেওয়া রয়েছে যে এই পাথরগুলি আছে তার মানে এই দিক দিয়ে গেলে মদিনা পৌঁছে যাবে জায়গায় জায়গায় পাথর দিয়ে সংকেত দেওয়া রয়েছে রাস্তার মতো একটু করা রয়েছে হয়তো পাথর টাথর একটু সরানো রয়েছে না ওগুলোকে মিটিয়ে দিল রাস্তার মতো হয়েছে ওগুলোকে পাথর দিয়ে মিটিয়ে দিল বা পাথর রাখা আছে সে পাথরকে সেখান থেকে সরিয়ে দিল সাহাবাই কেরামদের জামানায় মদিনা থেকে সাহাবারা কুফা পর্যন্ত গিয়েছেন মেসর গিয়েছেন এসব রাস্তা মরুভূমির রাস্তা চিন্তা করুন দেখি এত বালি মরুভূমির রাস্তা এইসব এলাকা তো এসব এলাকাতে যে চিহ্নগুলি দেওয়া ছিল আসার জন্য সেগুলো যদি সরিয়ে দেয় তো মানুষ তো রাস্তা হারিয়ে দিয়ে কোথায় গিয়ে রবুল খালি যেসব মরুভূমি এলাকা কোনো জনবস্তি নেই কিচ্ছু নেই পানি নেই ওই এলাকায় চলে গেলে তো মরে যাবে তার ওট মরে যাবে সে মরে যাবে মরে শেষ হয়ে যাবে এই জন্য লানত করা হয়েছে তারিক ইবনে শেহাব রাজি আল্লাহ তালাহ থেকে আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন আগের যুগের একটি ঘটনা সম্পর্কে আগের যুগের ঘটনা দাখাল আল জান্নাত রাজলুন ফিজোবাব এই হাদিসটি সম্পর্কে মহাদিসগণ বলেছেন যে হাদিসটি তাহাবি সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহর মৌকুফ হাদিস অর্থাৎ তার বক্তব্য সালমান ফারসি রাজি আল্লাহ তালাহন যখন পারস্য দেশ থেকে বেরিয়েছিলেন ইসলামের সন্ধানে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এরাক শাম সব দেশ ঘুরে ঘুরে মধ্যখানে খ্রিস্টান হয়ে গেলেন তখন নবী করিম সাল্লা সাল্লামের আবির্ভাব ঘটেনি হয়তো অগ্নি পূজার ধর্ম চাইতে এটি ভালো তো হয়তো তাদের কাছ থেকে শোনা হবে না এরকম কিসা কাহিনী ইহুদি খ্রিস্টানদের মধ্যে মানে ইসরায়েলদের মধ্যে এরকম ঘটনা ঘটেছিল যে ঘটনাটি এখানে বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে রাসুল্লাহ বলেছেন কিন্তু সঠিক হচ্ছে যে এটি সালমান ফার্সি রাজি আল্লাহ তালানোর উক্তি তিনি সাম দেশে তাদের কাছ থেকে হয়তো শুনেছিলেন এই ঘটনা বিগত যুগে এইরকম একটি ঘটনা ঘটেছিল কি দাখাল আল জান্নাত রাজন ফিজোবাব একটি লোক একটি মাছির কারণে জান্নাতে যেতে পেরেছিল অর্থাৎ তার জন্য জান্নাত অবধারিত হয়েছে তার মানে জান্নাতে চলে গেছে এমন কথা নেই শাব্দিক অর্থ মনে হচ্ছে জান্নাতে সে দাখিল হয়ে গেছে তাই না অদাখালান্না আর রাজলন ফিজোবাব আর আরেকজন লোক জাহান নামে প্রবেশ করেছে ফিজোবাব একটি মাছির কারণে মানে একটি মাছিকে কেন্দ্র করে একজন লোক জান্নাতে গিয়েছে আরেকজন লোক জাহান নামে গিয়েছে এ বাহ্যিক অর্থ নয় যেমন বাহ্যিক অর্থ মনে হচ্ছে জান্নাতে চলে গেছে আর জাহান নামে চলে গেছে না তার মানে কি যে জান্নাত তার জন্য অবধারিত হয়েছে আর আরেকজনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে মানে সে জাহান্নামে যাবে সে মাছিটির কারণে আর আরেকজন ব্যক্তি জান্নাতে যাবে ওই মাছির কারণে মাছিকে কেন্দ্র করে কারণ যতদিন কেয়ামত হয়নি হিসাব নিকাশ হয়নি কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি জাহান্নামও যাবে না তবে জান্নাত এবং জাহান্নামের যেসব দৃশ্য রয়েছে যেসব অবস্থা রয়েছে অর্থাৎ জান্নাতের নিয়ামত আর জাহান্নামের শাস্তি এগুলি মৃত্যুর পরের জীবনে বরজাখি জীবনে কবরের জীবনে হয়ে থাকে যেমন কবরের আজাবের হাদিস গুলিতে রয়েছে বারাবিন আজিব রাজি আল্লাহ তালানোর প্রসিদ্ধ হাদিস লম্বা হাদিস রয়েছে যে কবরে অনেক মানুষ তিনটি প্রশ্ন করা হয় যখন তার উত্তর যখন দিতে তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় আকাশ থেকে ফেরেস্তাদেরকে ডাক দেওয়া হয় যে ফাফরেসু মিনাল জান্নাতে ওয়ালবাসু মিনাল জান্নাতে ওয়াফতাহুলাহু বাবান আল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আর জান্নাতের দরজা খুলে দাও পক্ষান্তরে যারা পাপিষ্ট গোনাগার যাদের গোনা বেশি গোনার কারণে যারা জাহান নামে যাবে এইরকম অথবা গোনা বেশি রয়েছে তাদের শাস্তি হয় কবরে তখন আকাশ থেকে ডাক দেওয়া হয় তাদেরকে যে ফাফরে সুহ মিনান না রে অলবা সুহ মিনান না রে অফতাহুল্লাহ বাবেন এলান নার তার জন্য জাহান নামের কি করো বিছানা বিছিয়ে দাও জাহান নামের বিছানা তাহলে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে অলবা সুহ মিনাল মিনান নার এবং জাহান নামের আগুনের লিবাস পোশাক পরিয়ে দাও ওফতাহুলাহু বাবান এলান্নার আর জাহান দরজা খুলে দাও আজাব হইতে থাকবে এবং ফেরেস্তা নিযুক্ত করা হবে অন্ধ বোবা বধির কানে শুনবে না চোখে দেখবে না যাতে রহম না হয় দয়া না হয় হ্যাঁ নিষ্ঠুর যেহেতু চোখে দেখলে দয়া চলে আসে তাই না কানে শুনলে কানে যদি কারো কষ্টের কথা শোনা হয় তো মায়া দয়া চলে আসে সেই জন্য আল্লাহ ওই রকম ফেরিস্তায় নিযুক্ত করবেন কবরের আজাবে যার হাতে আল্লাহ হাতুড়ি দিবেন বড় হাতুড়ি জাহান্নামের হাতুড়ি আর এমন আঘাত হানবে যে আঘাতে মা পূর্ব এবং পশ্চিমে যত জীব জন্তু যত কিছু আছে সব শুনবে গায়রা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত নবী হাদিস রয়েছে কারণ মানুষ এবং জিন যদি ওই দৃশ্য দেখে নিত অথবা শুনে নিত বিকট আওয়াজ এই কবরবাসীর তাহলে তারা বেহুশ হয়ে মারা যেত ধ্বংস হয়ে যেত এক নম্বর কারণ নবী সাল্লাম বর্ণনা করেছেন দ্বিতীয় কারণ হচ্ছে যে তাহলে প্রশ্ন আউট হয়ে যেত আল্লাহ দেখিয়ে মানুষকে পাশ করাতে চায়নি যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রশ্ন আউট করে পাশ করানো হয় না তাই কিনা প্রশ্নকে গোপনেই রাখা হয় তাহলেই পরীক্ষা যুক্তিযুক্ত হবে আর প্রশ্ন দেখিয়ে দিয়ে আউট করে দেওয়া হলে আগামীকালকে পরীক্ষা হবে এই প্রশ্ন নিয়ে নাও দেখে নাও পরীক্ষা দাও এইরকম পরীক্ষার কোনো যুক্তিকতা নেই তো আল্লাহ রাবুল আলম যদি মানুষ এবং জিনকে আবাদত বন্দীর আদেশ দান করেছেন তার জন্য কোরআন নাজল করেছেন তার জন্য রাসুল পাঠিয়েছেন তারপরে যদি কবরের আজাব দেখিয়ে দিতেন তাহলে তো প্রশ্ন আউট করে দেওয়া হলো তাহলে পরীক্ষায় কি থাকলো কি কিছু থাকতো না সেই জন্য আল্লাহ রাবুল আলমের মানুষ এবং জিনকে শোনার শক্তি দেয়নি এই দুইটি কারণে তো জান্নাতের নিয়ামত প্রাপ্ত হয় এতেকালের পরে সৎ মানুষেরা পক্ষান্তরে জাহান নামের শাস্তি পায় অসৎ মানুষেরা কাফের মুশরেক এবং যারা পাপিষ্ট মুসলিম তাদেরও কবর আজাব হয় কিন্তু জান্নাত এবং জাহান নামে দাখিল হওয়া এটি কিয়ামতের পরে হিসাব নিকাশের পরে কুলসেরাতের পরে সেই জন্য এই হাদিসের অর্থ কি করতে হবে দাখালাল জান্না মানে জান্নাতে প্রবেশ করা তার জন্য অবধারিত হয়ে গেছে জান্নাত তার জন্য অজেব হয়ে গেছে এর কারণে ফিজবাবিন একটি মাছির কারণ মাছিকে কেন্দ্র করে মাছির একটা ঘটনা নিয়ে রাজলুন আর আরেকজন লোকের জন্য জাহান্নামের আগুন হয়ে গেছে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে ফিজবাব একটি মাছিকে কেন্দ্র করে ঘটনা কি ছিল কালু সাহাবারা বললেন ওয়াকাইফা জালেকে রাসুল আল্লাহ এটি কেমন করে হয়েছিল একজন লোক জান্নাতে যাবে একটি একজন লোক জাহান নামে যাবে একটি মাছের কারণে নবিসাল বললেন মার্রা রাজলানে আলা কৌমিল্লাহম সালাম মার্রা রাজলানে আলা কৌমিল্লাহম সালাম দুইজন মানুষ একসাথে কোনো রাস্তা দিয়ে যাচ্ছিল কোনো এলাকা বা কোনো জাতি বসবাস করত সেই এলাকা দিয়ে তারা সফর করে যাচ্ছিল আর তাদের এক দেবতার মূর্তি ছিল মূর্তি ছিল সানাম মানে মূর্তি মূর্তি ছিল তারা মূর্তি পূজক এক কথায় মূর্তি পূজার ইতিহাস খুব পুরনো ইতিহাস এই যে হিন্দু ধর্মের মূর্তি পূজা বৌদ্ধ ধর্মের মূর্তি পূজা এর খুব পুরনো ইতিহাস ইব্রাহিম আলী সালামের যুগ আজকে পাঁচ হাজার বছর আগে মূর্তি পূজা করত ইব্রাহিম আলী সালামের বংশধর এরাকের লোকেরা তো এরাক মূর্তি পূজা প্রাচীন যুগ থেকে এরাকে মূর্তি পূজা হয়েছে বরং তারও আগে নুহ আলি সালামের জামানা নুহ আলী সালাম এরাকের মানুষ ছিলেন নুহ আলি সালাম ইরাকের মানুষ ছিলেন নুহ আলি সালামের যুগে প্রথম মূর্তি পূজার সূত্রপাত হয় মূর্তি পূজার ইতিহাসও খুব পুরাতন তো তার চাইতে পুরাতন হচ্ছে তহিদ মানে আসল হচ্ছে তহিদ আদম আলি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন তহিদের শিক্ষা দিয়েছেন এই তহিদ আদম আলি সাল্লামের পর থেকে নিয়ে নু আলি সাল্লাম পর্যন্ত এই তহিদ আল্লাহর একত্ববাদী ছিল কোন মুশরেক ছিল না এই নু আলি সাল্লামের পূর্বকালে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহমা হাদিস বর্ণনা করেছেন বোখারিতে এই রেওয়াজটি রয়েছে যে নু আলি সাল্লামের সুপূর্ব যুগে এ প্রথম শিরিক শুরু হয় মানে পুতুল পূজা মূর্তি পূজা শুরু হয় আর সেই দেবতাগুলির নাম কোরআনের সুরায় নুহে রয়েছে এই ধরনের নাম ছিল সেই যুগের প্রথম যে পূজা হইতো মূর্তি পূজা সেই মূর্তিগুলির যেমন আজকাল হিন্দুদের অনেক দেবী দেবতার অনেক রকমের নাম রয়েছে এই মূর্তি পূজা মানব রচিত পূজা আর মূর্তি পূজা ধর্ম মানব রচিত ধর্ম মানুষের তৈরি করা ধর্ম আল্লাহ যে কোনো দিন নাজেল করেছেন সেই দিন হচ্ছে তৌহিদের দিন একত্রবাদের দিন সমস্ত আম্বিয়া এবং রসুল আল্লাহর একত্ববাদের দিন নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম হন আর নুহ আলী ইসলাম হন মুসা ইসা সবাই আল্লাহর তহিদের দিন নিয়ে এসেছিলেন পরবর্তীতে মানুষ দিনকে বিকৃত করে শিরিক আরম্ভ করেছে যেমন আজকালকার এক শ্রেণীর মুসলমান তারা জাতিতে মুসলমান শেষ নবীর হওয়ার দাবি করে মূর্তি পূজা না করলেও দুর্গা পূজা না করলেও দরগাহ পূজা করে দরগাহের পূজা করে কবর মাজার পূজা আরম্ভ করেছে যে এই যেইভাবে এরা দিন ইসলামকে বিকৃত করে কবর মাজার পূজা আর ধর্ম আবিষ্কার করেছে মানুষের তৈরি করা ধর্ম কবর মাজার পূজা তো সেই রকমই হিন্দুরা বৌদ্ধরা অথবা তার আগে ইব্রাহিম আলী সালামের জাতিরা নু আলি সালামের জাতিরা এরাও তহিদকে ছেড়ে দিয়ে আল্লাহর একত্ববাদকে ছেড়ে দিয়ে তারাও শির্ক আরম্ভ করেছিল এই জাতিও ছিল মুশরেক জাতি পত্তলিক জাতি ওই জাতির এলাকা দিয়ে এই দুইজন মানুষ অতিক্রম করেছিল তার এরা কাফের ছিল দুইজন মানুষ তারা সফর করে যাচ্ছিল তারা কাফের ছিল না তারা মমিন ছিল কিন্তু ওই এলাকা যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন তাদের একটি দাবি ছিল যে আমাদের এলাকা দিয়ে কেউ আসলে আমাদের দাবি পূরণ করতে হবে বলছেন সেখান দিয়ে কেউ অতিক্রম করতে না সেই এলাকা দিয়ে বা সেই দেশ দিয়ে সেই অঞ্চল দিয়ে কেউ অতিক্রম করতে পারবে না চলাফেরা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু পেশ না করবে তার নামে এই দেবতার নামে মূর্তির নামে মূর্তির সন্তুষ্টির জন্য কিছু পেশ করবে যেমন হিন্দুদের মন্দিরে যারা বা মন্দির হয়ে যারা অতিক্রম করে পাক্কা মুসলিম ছাড়া অনেক কাঁচা মুসলিমকে দেখেছি বাস যাচ্ছে বাস থামিয়ে দিল তারপর একটা ফুল নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে আসে বাসের চালক মুসলমান হয়তো খালাসি হিন্দু অথবা মালিক হিন্দু চাকরি করে সেতে অনেকে এরকম মুসলমান রয়েছে মুশরেক মুসলমান মন্দিরের কাছে গিয়ে গাড়িটা থামিয়ে দিল দেখেছেন এরকম দৃশ্য কেউ গাড়ি থামিয়ে দিল হাইওয়ে যাচ্ছে মন্দির আছে থামিয়ে দিল তারপর একটা ফুল দিয়ে আসলো আর মুসলমানরা মাজারি করে মুসলমান মুশরিক যারা আর হিন্দু মুশরেক আর মুসলমান মুশরেক আর হিন্দুরা তো করে হিন্দুরা যে কোনো মন্দিরের কাছে বাস থামাবে যতই সে মানে দূরপাল্লার বাস হোক না কেন কোনো স্টপেজ নাই প্যাসেঞ্জারের জন্য থামাবে না কিন্তু মন্দির এসছে গাড়ি থামবে মাজার এসছে গাড়ি থামবে তারপর একটা ফুল নিয়ে দিয়ে চলে আসলো বা একটা আগরবাতি বা কিছু টাকা পয়সা কিছু পয়সা দিয়ে আসলো নজরানা আর এরা ওই মাজার পূজারীরা নজর মানমত কিছু নজরানা বললো কিছু নজরানা পেশ করেন নজরানা পেশ করে আর এরা কি বলে হিন্দুদের এগুলিকে প্রসাদ হ্যাঁ প্রসাদ বলে কথা হচ্ছে যে এই তরিকা তাহলে এও তরিকা খুব পুরানো তরিকা মন্দির হয়ে অতিক্রম করলে কিছু পেশ করে আসতে হবে করে আসতে এই তরিকাও খুব পুরানো তরিকা নবী সাল্লাহ সাল্লামের আবির্ভাবের অনেক আগের ঘটনায় এই ঘটনা এই কমেরা কি করতো যে আমাদের এলাকা দিয়ে আসলে মূর্তির সামনে কিছু প্রসাদ দিতে হবে প্রসাদ চড়াইতে হবে তারপরে যেতে পারবে রাস্তা দিয়ে না হলে যেতে পারবে না লায়াজুজ ও আদুন হাতে হুসাইয়ান অতক্ষণ তারা সেখান দিয়ে যেতে দেবে না যতক্ষণ তাদের মন্দিরে তাদের মূর্তির কাছে কিছু স্বাদ না পেশ করবে ফাঁকালুল আহাদেহে মাখার দুজনের একজনকে ঘেরাও করলো বললে যে দাও কিছু পেশ করো আমাদের দেবতার নামে কিছু পেশ করো সে বললো লাইসা এন্দি সেই ওকার আমার কাছে এমন কিছু নেই যে পেশ করবো তোমাদের দেবতার সামনে মূর্তির সামনে কালুল ওকার রে বলাউজ বাবান তোমাকে কিছু পেশ করতেই হবে কিছু প্রসাদ দিতেই হবে যদি একটা মাছি হোক না কেন কিচ্ছু না থাকলে মাছি ধরো মাছি ধরে পেশ করো তারপরে যেতে পারবে এই রাস্তা দিয়ে তাহলে উদ্দেশ্য কি মুশরেকের দেখেন মুশরেকের উদ্দেশ্য অর্থ নয় মুশরেকের উদ্দেশ্য আপনার দুনিয়া লুটা নয় এটা তো কিছু লোক আছে পান্না আছে যারা কিছু খেতে চায় তাদের মুশ্রেকের আসল উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীকে মুশ্রেক বানিয়ে দেওয়া আল্লাহ কোরআনে বলেছেন তারা যদি পারতো তো তোমাদের সবাইকে মুশ্রেক বানিয়ে দিত তারা এটা পছন্দ করে কাফের যে তোমরাও কাফের হয়ে যাও যেমন কাফের হয়ে গেছে সাওয়া আর তাদের বরাবর হয়ে যাও সমান হয়ে যাও তারা হিন্দু তুমি হিন্দু যাও তারা কবর পূজারী তুমিও কবর পূজারি হয়ে যাও তারা ঈদে মিলাদুল নবী করো তুমিও ঈদে মিলাদুল নবী করো যা এটা যত বাতিল পন্থী আছে তারা চায় যে বাতিলে অংশ নেয় না যারা নাস্তিক তারা নাস্তিকতা চায় হ্যাঁ আপনাকে নাস্তিক বানাতে যারা ধর্ম নিরপেক্ষতাই বিশ্বাসী যারা গণতন্ত্র বিশ্বাসী তারা মনে করে যে এই হইতে হবে তোমাকে হ্যাঁ নাহলে কি করে দেশের নাগরিক হইতে পারো কত ভুল কথা বলে বিভ্রান্ত করে মানুষকে যে তুমি গণতান্ত্রিক দেশে বসবাস করো আর ভোট না দিলে তুমি কি করে তাহলে এখানকার নাগরিকত্বের অধিকার রাখো আরে বাবা গণতন্ত্রের অধিকার মানেই তো আমার ভোট আমার ক্ষমতা জনসাধারণ হাতে যখন ক্ষমতাই হলো তাহলে আমার ক্ষমতা আমার হাতে হবে বাধ্য কেন করা হচ্ছে যে একে দাও না দাও দিতেই হবে তোমাকে কেন আমি দেখছি দুটোই চোর তো চোরকে আমি কি করে ভোট দেবো যুক্তিটা ভালো করে বুঝবেন কারণ এরকম ধোকা দেয় এরকম যারা পার্টিবাজি করে তারা ধোকা দেয় যে তোমাকে একটা করতে হবে হয় আমলিক করো না হয় বিএনপি করো না জামাত করো একটা করতেই হবে তোমাকে কেন তুমি গণতান্ত্রিক দেশে বাস করো তুমি বাংলাদেশি নাও তুমি ভারতীয় নাও তুমি যখন দেশে বাস করো একটা গণতান্ত্রিক দেশে তখন তোমাকে ভোট দিতে হবে না কে বললো ভোট দিতে হবে তাহলে বাধ্য করা হচ্ছে আমি দেখছি তিনটাই চোর একটা চোর একটা ডাকাত আর একটা সন্ত্রাসী তাহলে আমি কাকে ভোট দেবো বলেন তাহলে আমি আমার ভোটকে আমি আমার সংরক্ষিত রাখবো আমার অধিকার আছে এই ক্ষেত্রে যদি এই অধিকার না থাকলে তাহলে কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীনতা তাহলে তাহলে তো স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হলো আর ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে এই কথা কোথায় আছে কোন সংবিধান আছে যে ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে মাহদুদ্দিন রহমতুল্লাহ আলাই আজীবন পাকিস্তানের নাগরিক থেকে জীবনে ভোট দেননি তিনি আর মাহদুদ্দিন মোত্তাবিন মোকাল্লিদিনরা আজকাল ভোটকে বলছে জেহাদ যে ভোট বলে জেহাদ তো কথা হচ্ছে যে গণতন্ত্রকে বুঝতে হবে প্রথমে যদি গণতন্ত্রই হয় এক মিনিট মানলাম যে তোমাদের গণতন্ত্র তাহলে আমার স্বাধীনতা আছে আমি যদি দেখি যে সৎ মানুষ আছে তাহলে ভোট দিতে সৎ মানুষ আছে ভোট দিতে হবে বলছি না সৎ মানুষ আছে আর সেই সৎ মানুষের দ্বারা কিছু সমাজের কাজ হতে পারে এই সৎ মানুষটিকে যদি না নিয়ে যায় তাহলে হয়তো একজন খারাপ লোক চোর ডাকাত চলে আসবে যে হয়তো লুটে লুটে নেবে লুটপাট করবে গরিব মিসকিনরা হক পাবে না সেই ক্ষেত্রে ওলামারা সেই গণতান্ত্রিক সিস্টেমের ওপর মানবরচিত আইনের ওপর মানবরচিত মতবাদের ওপর বিশ্বাসী হয়ে নয় বরং আপাতত ভোটের বৈধতা আর ফতুয়া তারা দিতে পারে সেটি আলাদা কথা কিন্তু গণতন্ত্রিক গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী বরং গণতন্ত্রকে জেহাদ বলা যারা ধর্মের নামে কাজ করছে আর যারা ধর্মের নামে কাজ করে না তারা গণতান্ত্রিক বিধর্মিতার ওপর প্রতিষ্ঠিত থাকা এবং তার জন্য মেহনত পরিশ্রম করা এই হল বেধর্মিতা বেধর্মিতা সেই লোকটি বললো যে তখন তারা কি বললো যে একটা মাছি হলে দিতে হবে তাহলে মুশরেকরা আপনাকে মুশরেক বানাতে চায় বাতিলরা আপনাকে বাতিলে নিয়ে যেতে জাহান্নামীরা একা জাহান্নামে যেতে চায় না তারা আপনাকেও জাহান্নামে নিতে চায় এটি হচ্ছে ইবলিসি পলিসি এটি হচ্ছে ইবলিসি পলিসি কোরআনে আল্লাহ রাবুল আলম ইবলিস শয়তান এই আজাজিলের কথা বলেছেন যে আদম আলি সাল্লামকে সেজদা করা অস্বীকার করেছিল তার কথা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াদ ও হিজবাহু লেয়াকুন মিন আসহাবিস সাইর সে একা জাহান নামে যেতে চায় না যে আমি জাহান নামে যাব আর আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাব না তাদেরকে ছেড়ে দেবো জান্নাত যাওয়ার জন্য আরে যাকে সেজদা না করার কারণে যাদের বাবাকে সেজদা না করার কারণে আমি জাহান নামে যাচ্ছি মালাউন অভিশপ্ত হয়ে তাহলে তাদেরকে ছাড়বো কেন তাহলে তার সন্তানদেরকে আমি নিয়ে যাবো জাহান্নামে নামে ইন্নামা এ শয়তান তার দলকে আহ্বান করে লিয়াকুন মিন আসহাবিস সাইর যাতে করে তারাও তার সাথে জাহান নামে যেতে পারে তাদেরকেও জাহান নামে নিয়ে যেতে ফাঁকার বাবান এই লোকটি মনে করলো যে যেতে হবে আমাকে চলো ঠিক আছে একটি মাছি ধরে মাছিটি পেশ করে দিল মূর্তির সামনে ফাখাল্লু সাবিলাহু তখন তারা তারা তার ছেড়ে দিল তার মানে ঠিক আছে এখন আর অসুবিধা সুতরাং সেই ব্যক্তি জাহান নামের হকদার হয়ে গেল জাহান নামে যাবে তার জন্য জাহান্নাম অবধারিত হইল এরকম দৃশ্য দেখেছেন পূজার চাঁদাবাজির ক্ষেত্রে এরকম গাড়ি ঘেরাও করেছে মানুষকে ঘেরে নিয়েছে আর একেবারে চরম অবস্থার সৃষ্টি করেছে চাঁদা না দিলে এক টাকা দিতে হবে না হলে যেতে দেওয়া হবে না কোনো মতে যেতে দেবে আচ্ছা এই হাদিসটি যেভাবে আমরা শুনলাম ব্যাখ্যা করলাম এতে মনে হয়েছে জবরদস্তি করা হয়েছে তাই না জবরদস্তি করলে তো মাফ রয়েছে কাউকে যদি বলা হয় যে তোমাকে জবাই করে দেবো ঠিক না করো আমাদের মন্দিরে সেজদা না করো বা মাজারে সেজদা না করো তোমাকে জবাই করে দেবো তাহলে সেজদা করা যায় আল্লাহ কোরআনে বলেছে কোরআনে একটি আয়াত রয়েছে ইল্লামান উকরেহা কাল বহু মুতমাইন বিল ইমান তার ইমান যদি মজবুত থাকে আর তার উপর জবরদস্তি করা হয় তাহলে সেই ব্যক্তি কাফের মুশেক হবে না সে মমিন থাকবে তার ইমান মজবুত রয়েছে না আমাকে বাধ্য কারণ না হলে আমার গলা কেটে দেওয়া হচ্ছে জবাই করে দেওয়া হচ্ছে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ইমান আল্লাহর প্রতি ইমান রেখে পরকালের প্রতি ইমান রেখে যদি শেষ দাগায় রুল্লাকেও করে তাহলে তার গোনা হবে না কোরআন আল্লাহ বলেছে তো এই লোকটির ওপর কি জবরদস্তি করা হয়েছিল এখন প্রশ্ন এই লোকটির উপর কি জবরদস্তি করা হয়েছিল যদি বলেন জবরদস্তি করা হয়েছে তাহলে জাহান নামে কেন যাবে সে তার জন্য জাহান নাম অবধারিত হওয়ার কথা নয় তাহলে একটি ব্যাখ্যা হচ্ছে যে হাদিসে এ কথা নেই যে তোমাকে মাছি বা কিছু দিতেই হবে না হলে হত্যা করে দেবো বরং বলা হয়েছে আগে আগের অংশটুকু দেখুন লায়াজুজ আহাদ সেখান থেকে অতিক্রম করতে পারবে না সেই পথে চলতে পারবে না যতক্ষণ কোনো কিছু তাদের দেবতার জন্য পেশ না করবে তাহলে সেই পথে যাব না ঠিক আছে আমি ফিরে চলে গেলাম তোমাদের এলাকায় যাব না তোমাদের দেশে যাব না উদাহরণস্বরূপ আপনি একটি অমুসলিম দেশে যেতে চান নেপালে যেতে চান হিন্দু রাষ্ট্র অথবা কোনো খ্রিস্টান দেশে যেতে চান ভিসা নিতে গেছেন তখন বলছে যে ভিসা দিতে পারি কিন্তু তোমাকে আমাদের দেবতার নামে কিছু দিতে বলেন এই ক্ষেত্রে আপনাকে বাধ্য করা হচ্ছে কি বাধ্য নয় এটা বাধ্য না আপনাকে যেতে হবে মাস তোমার ভিসার দরকার নেই তোমার দেশে যাওয়ার দরকার নেই ফিরে গেলাম বেরিয়ে চলে আসলেন তার এম বিষয় ঠিক কিনা যাবো না আমি তোমার দেশে চাকরি করার জন্য আমি আমার ডাল ভাত খেয়ে মরবো এখানে আমার দেশেই থাকবো যা কিছু আছে আমার আল্লাহ রিজিক আমার বাকি রেজিক আমার দেশেই থাকবো আমার ইসলাম পালন করবো ব্যবসার জন্য যেতে হবে কোন দেশে যে দেশে দাঁড়িয়ে নিয়ে গেলে সমস্যা তখন দাঁড়িয়ে কি সাফ করে দিল না আমার প্রয়োজন নেই ব্যবসা করতে চাইছিলাম যাবো না ওইরকম বড় ব্যবসার প্রয়োজন নেই আমার এই লোকটিকে কি বলা হয়েছে যেতে দেওয়া হচ্ছিল না তাহলে সে বলতে পারতো ঠিক আছে আমি ফিরে যাচ্ছি যাব না আমাকে ছেড়ে তো আমি ফিরে যাচ্ছি এ কথা না ছেড়েও দেবো না তোমাকে কথা তো বলেনি তারা হ্যাঁ তারপরে তখন তার রাস্তাকে ছেড়ে দেবো ঠিক আছে এখন যাও তাহলে এটা কিরকম ভিসার মতো হ্যাঁ তার ভিসা ঠিক আছে আমাদের এলাকা এখন যেতে পারো যাও এই জন্য সে স্বেচ্ছাই করেছে বাধ্যতামূলক এই কাজটি হয়নি তার এই মাছি পেশ করা দেবতার সামনে পুতুলের সামনে এটি তার স্বেচ্ছাই হয়েছে তার ইখতিয়ার হয়েছে এটি জবরদস্তি করে হয়নি সুতরাং সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার পক্ষান্তরে যার উপর জবরদস্তি করা হচ্ছে যদি এরকম হয় সামনে যেতেও দেওয়া হচ্ছে না বলছে আমি পূজার চাঁদা দেবো না আমি ওই তোমাদের মন্দিরে কিছু দেবো না অথবা মন্দিরে আমি প্রসাদ দিতে পারবো না চলো আমি ফিরে চলে যাবো না ফিরে কোথায় যাবে তুমি ফিরেও যেতে দেবো না জবাই করে দেবো তখন বাধ্য করা হচ্ছে তখন যাই তখন করা এই একটি ব্যাখ্যা মনে রাখবেন এই ব্যাখ্যাটি করা হয়েছে এই হাদিসে দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যে এই ঘটনাটি আগের উম্মতের শেষ উম্মতের ঘটনা নবী করিম সাল্লাহামের এই উম্মত উম্মতে মোহাম্মদিয়ার ঘটনা আর আগের উম্মতের বিধি বিধান হুকুম আহকাম আর এই উম্মতের বিধি বিধানে পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে যেমন ফেরেস্তানা আদম আলি ইসলামকে চিন্তা করলেন এটি আদম আলি ইসলামের যুগের বিধানে আল্লাহ জায়জ করেছিলেন এখন যদি কেউ বলে আদমকে যেমন কবর পূজায় আমাদের সেই কথাই বলে কবর পূজারীরা আমাদের দেশে পীর পূজারীরা এরা এই কথাই বলে যে আদমকে যখন ফেরেস তারা সিজদা করতে পেরেছেন আল্লাহ আদেশ করেছেন তখন আমরা আমাদের পীর সাহেবকে সিজদা করলাম তো কি হলো আজমির শরীফে গিয়ে মাদারে সিজদা করলাম তো কি হলো সেটিও ঠিক আমাদের জন্য না সেটিও ঠিক নয় কারণ সাহাবারা নবী করিম সাল্লা সাল্লামকে কেউ সেজদা করেনি করেছেন নবীর চাইতে আর বড় কে ছিল তাদের মাঝে কেউ ছিল পৃথিবীতে এইরকম আর কেউ সৃষ্টি হয়েছে নবী সালামের মতো সৃষ্টির সেরা তিনি সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সমস্ত সৎ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তিনি তারপরেও নবী করিম সাল্লাহ সাল্লামকে কোন একজন সাহাবিও সেজদা করে কাউকে অনুমতি দেন বরং নবী সাল বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার আদেশ দিতাম অনুমতি দিতাম তাহলে কাকে দিতাম স্ত্রীকে দিতাম স্বামীকে সেজদা করার জন্য তাও অনুমতি দেওয়া হয়নি বলে স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি যে তোমাকে সেজদা করতে ইচ্ছা চায় সেজদা করে ফেলো তাহলে সে মুশরেক হয়ে গেল আর তার উপর যদি সে সন্তুষ্টি প্রকাশ করে ভালোই তো আমার স্ত্রী এত ভালোবাসে এত ভালোবাসে যে আমি বাড়িতে আসলে আমাকে সেজদা করে তাহলে সে ফেরাউন হলো ফেরাউন ফেরাউন বলেছিল না আমাকে সেজদা করো আমার রব্বকুমুল্লা আল্লাহ তাই না তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদার উপর সন্তুষ্ট থাকলো তাকে সেজদা করা হলো তার উপর সন্তুষ্ট থাকলো বা সেজদা করতে চাইছে তার উপর সন্তুষ্ট তাহলে সে হলো ফেরাউন সুতরাং কোন পীর জীবিত পীর যদি সন্তুষ্ট থাকে তার শেষদার উপর অথবা মারা গেছে কিন্তু তার জীবদ্দশায় তার মুড়িদানদেরকে দেখতো যে এইরকম কোনোদিন নিষেধ করেনি তাহলে সে সে পীর নাই আর সে সে হচ্ছে তবে এসব আল্লাহর নেক বান্দারা তারা সঠিক দিনের প্রচার করেছেন শির থেকে সতর্ক করেছেন কোনোদিনই এইরকম অতি ভক্তিকে পছন্দ করেননি তারপরে তাদের এতেকালের পরে জবরদস্তি করে তারা তো মারা গেছেন এখন তো কিছু করতে পারছেন না তখন তাদের কবরকে মাজার বানিয়ে তাদের পূজা শুরু হয়েছে মাজার পূজা শুরু হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন যেহেতু তারা দোষী নন তারা দোষী নন তো আগের ওম্মতের বিধানে হয়তো এরকম ছিল যে জবরদস্তি করলেও সেজদা করা জায়েজ নাই আপনাকে যদি কোনো কাফের মুশ্রেকে জবরদস্তি করে তবুও জায়েজ ছিল না তাদের জন্য আগের ওম্মতদের জন্য আপনি জবাই হয়ে যান আপনি নিজেকে কোরবানি করে দেন কিন্তু আপনার ইমানকে কোরবানি করার জন্য চিন্তা করা যাবে না আগের উম্মতের বিধান ছিল কেন আগের আগের দিনগুলিতে আরো কঠোরতা ছিল অনেক ক্ষেত্রেই কঠোরতা ছিল এটি হচ্ছে একটি কঠোরতা পক্ষান্তরে দিন ইসলামের সরলতা রয়েছে যে আপনি স্বেচ্ছায় চেষ্টা করবেন না গাইরুল্লাহকে আল্লাহ ছাড়ান্নকে কিন্তু যদি জবরদস্তি করা হয় এমন জবরদস্তি জবরদস্তি মানে আমরা অনেক সময় সামান্য জবরদস্তি কি জবরদস্তি মনে করি যেমন ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাইছি অমুসলিম এলাকায় কাফের এলাকায় বা অমুসলিম দেশে যেতে চাইছি এটা জবরদস্তি নাই হ্যাঁ? জবরদস্তি নয় জবরদস্তি কোনটা যে আপনার জীবন বাঁচছে না জীবন বাঁচছে না এটি হচ্ছে জবরদস্তি তো আপনার জীবন বাঁচছে না তখন এটি ইসলামে জায়জ করা হয়েছে তাহলে ইসলামে সরলতা রয়েছে দিন ইসলাম কত সহজ পক্ষান্তরে আগের দিনে কঠোরতা ছিল এইরকমই তাহারাতের ক্ষেত্রে পবিত্রতার ক্ষেত্রে আগের দিনে কঠোরতা ছিল পক্ষান্তরে দিন ইসলামে সরলতা রয়েছে মুসা আলি ইসলামের দিনে বড়ই কঠোরতা ছিল তাহারাত পবিত্রতার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে বড়ই কঠোরতা ছিল পবিত্রতার ক্ষেত্রে এত কঠোরতা ছিল যে কাপড়ে যদি পেশাব পায়খানা লাগে তো কাপড়কে কেটে ফেলে কেটে ফেলে দিতে বলেন এটা যদি থাকতো আজকাল তাহলে কত অসুবিধা হয়ে যেত পেশাব ছিটে পড়ে গেল তো কাপড়কে কেটে ফেলে নতুন কাপড় আজকে সেলাই করে পরে পরে এসছেন আর একটু পেশাব ছিটে পড়ে গেল হ্যাঁ গেল কাপড় আপনার নতুন কাপড়কে কেটে ফেলে দেন শরীরে পেশাব পায়খানা কোনো নাপাক জিনিস লাগলে সাতবার করে ধুইতে হইত দিনে ইসলামে একবার ধোয়া যথেষ্ট আপনার নাপাকি দূর হয়ে গেলেই হলো একবার ধোয়ার মাধ্যমে হোক আর দুইবার আর তিনবারই হোক ধোয়া ধুয়ে আপনার পরিষ্কার হয়ে গেলি কাপড় কাপড় ধুয়ে দেন হয়ে গেল দিনে ইসলামে সরলতা রয়েছে এরকমই তহিদের ক্ষেত্রে সিরকের ক্ষেত্রেও জবরদস্তি করলেও আগের উম্মতে শির্ক যায় ছিল না সিরকের কোনো কাজকর্ম যায় ছিল না পক্ষান্তর ইসলামে যদি জবরদস্তি করা হয় কোথাও দেখা যাচ্ছে আপনাকে মেরে দেবে যদি পুজোর চাঁদা না দেন তো মাজারে চাঁদা না দেন তো মেরে দেবে দিয়ে জীবন বাঁচান কালুলিল আখার দ্বিতীয় ব্যক্তিকে ধরলো আর ওকে বললো কার রেপ তুমি কিছু পেশ করো সে বললো মা কুন্তলি ওকার রেবালি আহাদিন সাইয়ান দুন আল্লাহ আজাল্লা আমি আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছুই পেশ করতে পারি না একবার শক্ত কিন্তু শক্ত হালকা করে বলেনি এতে আরো রেগে গেছিল ওই এলাকার মুশ্রিকরা সে যদি বলতো যে দেখো আমার কাছে কিছু নেই হ্যাঁ একটু নম্রতা দেখাতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হইতো এর কিন্তু কঠোরতাতে ওরা মেরেছে এটাও কেউ ব্যাখ্যা করেছে যে বড়ই শক্ত মা কমতে ওকার রেবা হইতেই পারে না মানে আমি এরকম কিছু পেশ করতেই পারি না আমি প্রসাদ পেশ করতেই পারি না লে আহাদিন দুন আল্লাহ হাজাল্লাহ আল্লাহকে ছাড়া অন্য অন্য কারো জন্য কোন দেবী দেবতার নামে দাঁড়াবো অন্য কাহ সাথে সাথে তার গরদনকে উড়িয়ে দিল মানে তাকে জবাই করে দেবে ফাদা খালাল জান্না সে লোকটি জান্নাতে চলে গেল যেহেতু আল্লাহ সন্তুষ্টের জন্য এই যে তার কট্টরতা এটি আল্লাহর কাছে পছন্দনীয় যে সে আখেরাতকে প্রাধান্য দিল তৌহিদকে ইমানকে এত প্রাধান্য দিল যে আমার এই জীবনের প্রয়োজন নেই জীবনের প্রয়োজন নেই যেমন জেহাদ ফরজে কেফায় রয়েছে ফরজে আইন নাই ফরজে মানে তো প্রত্যেকে যেত ফরজে কেফায় রয়েছে ফরজে কেফায় অবস্থায় কিছু লোক মাসা আল্লাহ আল্লাহ তারা আগ্রহের সাথে জেহাদে চলে যায় আর আর কিছু লোক বলছে এখন তো ফরজে আইন হয়নি ফরজে কেফায় কিছু লোক গেলেই তো হয় তো আমি যাবো না তা ঠিক কিনা তো সেই ব্যক্তি যে জেহাদে চলে গেল সে কি করলো সে পরকালকে প্রাধান্য দিল যে জেহাদে যাব আমি মরি আর বাঁচি আমার দুনিয়ার এত প্রয়োজন নেই বেঁচে থাকার অত প্রয়োজন নেই সুতরাং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ফিরে আসবো জেহাদ থেকে আর নাহলে এই ফার্জেকে ফায়াদাই করে গিয়ে ওখানে শাহাদাত বরণ করবো আমি শহীদ হয়ে যাবো এটাই চাই আমি শাহাদাত আমার শহীদ হয় আমার আকাঙ্ক্ষা তেমনি এই লোকটি তার কঠোরতা দেখালো যে আমি আমার ইমানের ওপর আমার তহিদ আমার একত্রবাদের ওপর আমি অটল আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছুই পেশ করতে পারি না মাছি কেন কিছুই পেশ করতে পারি না আমি আবু অনকাহ তখন তারা তাকে হত্যা করে দিল ফাদা খালাল জান্নাত তখন সেই ব্যক্তি জন্য জান্নাত ওয়াজেব হয়ে গেল হাদিসটি রওয়াহু আহমদ ইমাম আহমদ রেবায়ত করেছেন কিন্তু এমাম আহমদের অনেক কিতাব রয়েছে সাধারণ মানুষ পড়লে মনে করবে যে হয়তো মুসনাদ আহমদে রয়েছে কিন্তু এর ভাষ্যে লেখা হয়েছে যে মুসনাদ আহমদে এই হাদিসটি নেই মুসনাদ আহমদে প্রায় ত্রিশ হাজার হাদিস রয়েছে এটি হচ্ছে এমাম আহমদ রহমতুল্লাহ প্রসিদ্ধ কিতাব বড় হাদিসের কিতাব পক্ষান্তরে হাদিসের কিতাব এছাড়াও এমাম আহমদের আরো রয়েছে রেজালের উপরে রয়েছে বিভিন্ন এর উপরে রয়েছে সনদের উপরে কিতাব রয়েছে তার তো আরেকটি কিতাব রয়েছে আমাদের জহদ কিতাব জহদ অর্থাৎ পরকালমুখী হওয়া জহদ সংক্রান্ত হাদিসগুলি ওখানে তিনি উল্লেখ করেছেন ওই কিতাবে রয়েছে এই হাদিসটি আর হাদিসটি মকুফ হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন আর ঘটনাটি নবী করিম সাল্লাহামের আগের যুগের ঘটনা আর একটি বিষয় হচ্ছে বাবুল লাউজ বাহুল্লাহ বেমাকানিল ইউজ বাহ ফিহেল গাইরিল্লাহ যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হয় সেই জায়গায় আল্লাহর জন্য জবাই করা যাবে না মানে যেই জায়গায় শির্ক হয় সেখানে আল্লাহর এবাদত বন্দীও করা যাবে না মহান আল্লাহ সুরা তবা এক নম্বর একশো আট এর সাত তাকুম ফিহে আবাদা সেখানে তুমি কখনো অবস্থান করবে না আবাদা আয়াতের প্রসঙ্গ হচ্ছে মসজিদদের আর মোনাফিকদের মসজিদ মোনাফিকরা ষড়যন্ত্রমূলক একটি মসজিদ তৈরি করেছিল কোবা এবং মসজিদ নবী কোবার এলাকায় মসজিদ নবীর মাঝামাঝি কোন একটি এলাকায় মুনাফিকরা বসবাস করত ওই এলাকার গোত্রটি পুরো মুনাফিক ছিল তো মুনাফিকরা দেখলো যে আমরা যদি আমাদের গুপ্ত মিটিং ফিটিং করি তাহলে একটি জায়গার প্রয়োজন ছোট ছোট ঘর বাড়ি ঘর বাড়িতে তো এরকম হল নেই যে লোকজনকে মিটিং করবে নিজে হয়তো স্বামী স্ত্রী বসবাস করার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করার মতো জায়গা নেই ছোট ছোট ঘর তো ঠিক আছে একটি মসজিদের নাম দিয়ে তৈরি করিনি আর সেখানে বসবো মুসলমানরা ভাববে আল্লাহ রসুল ভাববেন যে আমরা হয়তো কি করছি জিকি রাজগারি করছি আমরা হয়তো নামাজ পড়ার জন্য জমা হয়েছি আমরা দিনের আলোচনা করা কোরআনের কথা শোনা হাদিসের কথা শোনার জন্য আলোচনা করার জন্য আমরা হয়তো এখানে উপস্থিত হয়েছি আর আমরা আমাদের গুপ্ত মিটিং করব ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তো এই মসজিদ তৈরি করলো সময়টি ছিল তাবুক যুদ্ধের সময়কাল তারা এসে দরখাস্ত করলো আল্লাহ রসুলের কাছে যে রসুল্লাহ আমরা একটি মসজিদ তৈরি করেছি তো একটু আপনি উদ্বোধন করে দেন উদ্বোধন করে দেন যাতে করে মুসলিমদের নজরে তার বৈধতা হাসিল হয়ে যায় যে না আল্লাহ রসুল গিয়ে তো নামাজ পড়ে দিয়েছেন সুতরাং মসজিদ ঠিক আছে মোনাফিকরা করলে কি হবে মসজিদ ওইটি আল্লাহ রসুল নামাজ পড়েছেন তো রাসুল্লাহ তখনকার মতো জবাব দিলেন যে ঠিক আছে এখন তো ব্যস্ত রয়েছি লোকজন কে নিয়ে এখন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর আদেশ হয়েছে তাবুকের যুদ্ধে অনেক দূর সাতশো আটশো কিলোমিটার যেতে হবে সুতরাং তাবুক থেকে ফিরে আসি তারপরে তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ে উদ্বোধন করা হয়ে যাবে তারপরে নবী করিম সাল্লাম তাবুকের যুদ্ধে বেরিয়ে গেলেন আল্লাহ আয়াত নাজেল করে দিলেন আর মোনাফেকদের এই রাজ ফাঁস করে দিলেন এই তত্ত্ব ফাঁস হয়ে গেল মোনাফেকরা এই মসজিদ আল্লাহর এবাদতের জন্য তৈরি করেনি কিছু জন্য তৈরি করেছে এরা তাদের গুপ্ত ষড়যন্ত্র মিটিং ইসলামের বিরুদ্ধে কিভাবে ইসলামের ক্ষতি করা যায় মুসলিমদের কি করে ক্ষতি করা যায় মদিনা থেকে কি করে উৎখাত করা যায় এদেরকে এই নিয়ে তাদের ষড়যন্ত্র চলবে এখানে বৈঠক হবে এখানে আল্লাহ আয়াত নাজল করলেন তার একটি অংশ লাকুম আবাদা আল্লাহ রসুল যে ওয়াদা করেছিলেন যে তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ে দেবো তাবুক থেকে ফিরে এসে আল্লাহ সেই মসজিদে কখনো তুমি অবস্থান করবে না যাওয়া যাবে না যদিও তার নাম মসজিদ দিয়েছে তারা নবিসাম সাহাবাই কেরামদেরকে আদেশ করলেন যাও গিয়ে তাদের মসজিদটি ভেঙে ফেলে এসো সাহাবারা গেলেন যাওয়ার পরে সেই মসজিদটিকে ভেঙে শেষ করে দিলেন এটি আল্লাহর আদেশ যেটি মসজিদ নয় ক্ষতি ইসলামের ক্ষতি সাধনের জন্য তারা এই ঘর তৈরি করেছে যার নাম তারা দিয়েছে মসজিদ নবী সাল্লা সাল্লাম একজন লোক সাহাবি মান্যত মেনেছিল যে বোয়ানা নামক স্থানে সে একটি উঁট জবাই করবে উঁট জবাই করবে গরিব মিসকিনকে খাওয়াবে কিন্তু বিশেষ এক স্থানে বিশেষ এক স্থানে জায়গাটির নাম হচ্ছে বোয়ানা লোকটি মুসলমান হয়েছে জিজ্ঞেস করলো হয়তো মানত মেনেছিল সে জাহিলিয়াতের যুগে হয়তো ইসলামের পূর্বেই মুসলমান হয়েছে তারপরে ফাসা আল্লাহ নবী সাল্লাহ আলী নবী করিম সাল্লাহামকে সেই ব্যক্তি জিজ্ঞেস করলো ফাঁকা আল্লাহ নবী বলেন হালকানা ফিহা মিন আওসান সেখানে কি জাহিলিয়াতের যুগে কোন পুতুল প্রতিমা রাখা থাকত আর তার পূজা হইতো এরকম কিছু ছিল তাহলে বোঝা যাচ্ছে এইরকম যদি কারণ থাকে তাহলে সেখানে আল্লাহর এবাদতবন্দি করা যাবে না মান্যত মান্যত পুরা করা ইবাদত কিন্তু মান্যত পুরা করা যাবে না যদি সেখানে সিরকি কোনো কাজ হয় পালুল্লাহ তারা বললো যে না বোয়া নাই কোনো মন্দির ছিল না কোনো পুতুল প্রতিমা ছিল না ওখানে কোনো গায়রুল্লাহর পূজা হইতো না তখন আরেকটি প্রশ্ন করলেন ঠিক আছে সেখানে পুতুল প্রতিমার পূজা না কিন্তু সেখানে কি অমুসলিমদের কোনো ঈদ উৎসব অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় উৎসব যেমন অনেক জায়গায় হয়তো মন্দির নেই বা মাজার নেই কিন্তু সেখানে মেলা লাগে হিন্দুদের অনেক মেলা লাগে সেখানে হয়তো মন্দির নেই কিন্তু মেলা মেলা লাগে তাদের অনেক অনেক মেলা হয় আর এই মেলার মিষ্টি অধিকাংশ মুসলমানরাই খায় হিন্দুদের যে মেলাগুলি লাগে সে মেলার মিষ্টি যদি মুসলমানরা না খায় তাহলে তাদের মেলায় উঠে যাবে একটা বছর যদি বয়কট করে হিন্দুদের মেলাগুলিকে তাহলে সে মেলাই বন্ধ হয়ে যাবে উঠে যাবে মেলা এসব মেলাতে অধিকাংশ মানুষ যারা অংশগ্রহণ করে তারা মুসলিম নারী পুরুষ রথের মেলা আর কিসের মেলা হয় হ্যাঁ তো ওইসব মেলা তাতে তারা অংশ নেয় তো নবী কি বললেন তাহলে যেখানে অমুসলিমদের মুশরেকদের হিন্দুই হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক যে কোনো জাতি হোক না কেন অমুসলিমদের কোথাও যদি ঈদ উৎসবের অনুষ্ঠান থাকে সেখানে বছরে কোনো সময় লাগে সেই জায়গায় আপনি এবাদত বন্দেগী করার জন্য বা জবাই করার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি করার জন্য যাবে না কুরবানিটা করবো তো চলো ওই যে মেলার ফিল্ড আছে হিন্দুদের মেলার ফিল্ড আছে বা ওই যে মাজারের ফিল্ড আছে ওখানে কি করবো না অনেকের বাড়ির কাছে মাজার আছে গ্রামের পাশে মাজার আছে কুরবানিটা আপনি নিজের উঠানে না করে চললেন আপনি ওই যে ওই মাজার শরীফের ওই উঠানে গিয়ে ওখানে গিয়ে মাজারের ফিল্ডে গিয়ে কোরবানি করি কেন করবেন আপনি মাজারে গিয়ে কেন কোরবানি করবেন কোরবানি করবেন তো আল্লাহর জন্য না যাইজ নাই তা বললেন কালুল্লাহ না সেখানে কোনো এরকম ওই ঈদ উৎসব মেলাও হয় না হিন্দুদের বা মুশ্রিকদের বা কাফেরদের আল্লাহ রসুল তাহলে তোমার পুরা করতে পারো আল্লাহ ছাড়া অন্যের পূজাও হয় না সেখানে আর সেখানে অমুসলিমদের কোনো মেলাও হয় না বা মুশ্রিকদের মাজার পূজারীদের কোনো মেলাও হয় না তাহলে সেখানে তোমার মান্যত পুরা করতে পারো ফিমাসিয়াতিল্লাহ কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে কোন মান্নত পুরা করা যাবে না তাহলে কেউ যদি মান্নত মানে যে আল্লাহ যদি আমার ছেলেটি সৌদি আরবে গিয়ে ভালো একটা চাকরি বাকরি পেয়ে যায় হয়তো ভিসা টিসার খোঁজ করছে আর বাবা মা মান্যত মেনে বসে আছে যে আমার ছেলেটি যদি একটা ভালো চাকরিতে লেগে যায় তাহলে আমি ফুরফুরা শরীফে গিয়ে গরিব মিসকিনকে খাওয়াই আসবো আমি গিয়ে আট্রসিতে মাইজ ভান্ডারিতে শাহজালালে গিয়ে কি করে আসবো আমি গরিব কে খাওয়াই আসবো একটা গরু জবাই করবো আর বা একটা খাসি জবাই করি তো গরিব মিসকিনকে খাওয়াই আসবো বা এত টাকা মাজারে গিয়ে দান করে আসবো জায়জ নয় আল্লাহর জন্যই দান করব। বা আল্লাহর জন্য জবাই করব কিন্তু জায়জ নয় যেহেতু সেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে আল্লাহ ছাড়া সেখানে অন্যের এবাদত বন্দী হচ্ছে অন্যকে সেজদা করা হচ্ছে অন্যের কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ সুতরাং জায়জ নয় আর এই কাজগুলি অনেক মুসলিমের দ্বারা হয়ে থাকে মান্নত মানে কিন্তু এই সিরিকি মান্নত মেনে থাকে পুনহার মান্নত মেনে থাকে যদি আল্লাহর জন্য হয়তো মান্নত মানলো কিন্তু সিরিকের স্থানে সে মান্নতটি পুরা করবে না পুরা করা যাবে না এই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সিরকের স্থান পরিবর্তন করে দিতে হবে আপনি নিজের এলাকায় করুন হয়তো আপনি মান্নত মেনেছিলেন যে আমি ওই ফুরফুরো শরীফের মাজারে যাব আর যাওয়ার পরে আমার ওই মান্নতটি পুরা করব। ওখানে গিয়ে খাসি জবাই করবো ওখানে গিয়ে গরু জবাই করবো সেটা না করে আপনার গ্রামে গরু জবাই করে গ্রামের গরিব মিসগুলিকে খাওয়াই দেন আমার মান্নত পুরা হয়ে গেল কি বললেন যে লাল অফা আলে নাজরিন কোন মান্যত পুরা করা যাবে না ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে মাসিয়া মানে গুনাহ হয় গুনাহ করে গুনার কাজ করে আর কোন ক্ষেত্রে মান্নত পুরা করা যাবে ওয়ালা ফিমা লায়ামলেকে ইবনু আদম আদম সন্তান যেই জিনিসের মালিক নয় সেই জিনিসেরও মান্যত পুরা করা যাবে না সে মালিকই নয় তার তার ক্ষমতাই নেই সেই জিনিসটি এর উদাহরণ দেন আপনারা একটি গ্রামে দেখছেন একজনের একটা গরু আছে অত্যন্ত সুন্দর খুব সুন্দর গরু একবারে দুই মন তিন মন গোস্ত হবে বলছে আল্লাহ যদি আমার ছেলের চাকরিটা হয়ে যায় তো এই গরুটা আমি জবাই করে গ্রামের লোককে খাওয়াবো বলবেন গরু বিক্রি নাও করতে পারে সুতরাং যে জিনিসের মালিক না সেই জিনিসের মানত মানা যাবে না এরকম যেটা হাতে নেয় নিজের হাতে যে কোনো জিনিসে যা আপনার হাতে নেই আপনার ক্ষমতায় নেই সেই জিনিসের মানত মানা এই ছিল হাদিস রবাহ দাওদ হাদিস আবু দাওদের কিন্তু এর সনদ হচ্ছে বোখারি এবং মুসলিমের শর্তের উপর তার মানে হাদিসটি অত্যন্ত সহি হাদিস মোহাম্মদ এই অধ্যায়ের প্রথম যে আয়াতটি রয়েছে আয়াতটা কি অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য এখানে ওই আয়াতটির লেখক পেশ করেছেন যে যেমন মোনাফেকদের মসজিদে তারা মসজিদের নাম দিলেও সেখানে অবস্থান করতে আল্লাহ হারাম করলেন নিষেধ করলেন ঠিক তেমনি যেখানে শির্ক হয় কুফরি কাজ হয় পাপ হয় সেখানে অবস্থান করা যায় না সেখানে অবস্থান করা যায় নয় সিনেমা হল পাপের জন্য তৈরি করা হয়েছে আর ওই সিনেমা হলের কাছে আপনি ধর্ণা দেবেন কেন ঠিক ওটাই ঠিক নয় কমের পক্ষে মানুষের সন্দেহ যে দেখো দেখে মোল্লা দাড়ি নিয়েও সিনেমা দেখতে সন্দেহ হবে দেখি আপনাকে কেন বা যারা চেনে অমুককে দেখেছিলাম সিনেমার কাছে সিনেমা হলের কাছে থাকা মানেও সিনেমা হলে ঢুকবে সেই জন্য যেসব এলাকায় বেশাখানা আছে সেসব এলাকায় ঘোরাঘুরি একজন ভালো মানুষ করবে না নিশ্চয় করবে না করলে মানুষ সন্দেহ করবে যে এই এলাকায় কেন ঘোরাঘুরি করছে ঠিক কিনা বলেন তাহলে যে কোনো বাতিলের জায়গায় যাওয়া যাবে না যেখানে গান বাজনা হচ্ছে গান বাজনা যেখানে হচ্ছে যাওয়া যাবে না সেখানে ঘোরাঘুরি করছেন একজন ভালো মানুষ না মোটেই না তো আল্লাহ বলছেন লাকুম ফিহা আবাদা যে কোনো গুনহার জায়গায় তুমি অবস্থান করবে না এরকম বিবাহ সাদিতে যেখানে হারাম কাজ হচ্ছে এই ক্ষেত্রে আয়াত প্রযোজ্য আজকাল অধিকাংশ বিবাহ সাদিতে হারাম কাজ হচ্ছে মহিলাদের ভিডিও ক্যামেরা করা হচ্ছে শুধু পুরুষদের মজলিসে যদি ভিডিও ক্যামেরা করা হয় তাহলে তার বৈধতা আছে কিন্তু পুরুষদের শুধু তো করা হয় না আসল তো করা হয় ওই পাত্রীর পাত্রীর সাথে যারা হলুদ মাখাচ্ছে যারা ওই সব নাচানাচি করছে যারা গীত গাইছে তাই কিনা বলেন সুতরাং হারাম পাত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে সবাই মানে দেখছে আর পয়সা দিচ্ছে গিফট উপহার দিচ্ছে আর জিজ্ঞাসাবাদ করছে হ্যাঁ স্টেজ সাজানো হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এগুলি হচ্ছে হারাম কাজ সুতরাং এইরকম বিবাহ অনুষ্ঠানে আবাদ কখনো যাবেন জায়জ নয় এখন বিবাহর মজলিসে আপনি একজন দাড়িওয়ালা মানুষ বলছে সৌদি আরব থেকে দেখো না বক্তব্য করে ইসলামের বক্তব্য করে আর সে বসে আছে আর যৌতুক নামা দেওয়া হচ্ছে দরকষাকষি হচ্ছে হ্যাঁ বউ দেখতে গিয়েছেন জামাই দেখতে হয়েছে তারপরে দরকষাকষি হচ্ছে আর আপনি দাড়ি নিয়ে বসে আছেন কেন বসবেন ওই সব মজলিস যে মজলিস আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না অন্যায়কে মিটাতে পারবেন সেখানে বসা যায় না এ উদ্দেশ্যে বুঝতে পারেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন তাদেরকে নিষেধ করবেন নিষেধাজ্ঞা মানে তো ঠিক আছে তোমাদের সাথে আছে না হলে না সাল্লাহ রবিনা মোহাম্মদ আলী